قال قد أحسن من انتهى إلى ما سمع ولكن حدثنا ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه قال عرضت علي الأمم فرأيت النبي ومعه الرهط والنبي ومعه الرجل والرجلان والنبي وليس معه أحد إذ رفع لي سواد عظيم فظننت أنهم أمتي فقيل لي هذا موسى وقومه فنظرت فإذا سواد عظيم فقيل لي هذه أمتك ومعهم سبعون ألفا يدخلون الجنة بغير حساب ولا عذاب ثم نهض فدخل منزله فخاض الناس في أولئك فقال بعضهم فلعلهم الذين صاحبوا رسول الله صلى الله عليه وسلم وقال بعضهم فلعلهم الذين ولدوا في الإسلام فلم يشركوا بالله شيئا وذكروا أشياء فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم فأخبروه فقال هم الذين لا يسترقون ولا يكتئون ولا يتطيرون وعلى ربهم يتوكلون فقام وكاشا بن محسن فقال يا رسول الله ادعو الله أن يجعلني منهم فقال أنت منهم ثم قال رجل آخر قام رجل آخر ثم قام رجل آخر فقال ادعو الله أن يجعلني منهم فقال سبقك بها عكاشة মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকে তৌহিদে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে তৌহিদ অর্থাৎ আল্লাহর একত্বের বাস্তবায়ন এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন যদি তার হয় কাজে যদি তৌহিদকে আল্লাহর একত্বকে পরিণত করা হয় তাহলে যে ব্যক্তি এই কাজ করতে পারবে সে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে তার জন্য সুসংবাদ রয়েছে লেখক এই বলেই অধ্যায় কায়েম করেছেন এবং দুইটি আয়াত নিয়ে এসছেন একটি হাদিস বড় উল্লেখ করেছেন বলছেন যে এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি হাক্কাকা তৌহিদ তৌহিদের বাস্তবায়ন করল আল্লাহর একত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করল অন্তরে কথায় কাজে তিনটি ক্ষেত্রকে ভুলে যাবেন না তহিদ আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করতে হবে বাস্তবায়িত করতে হবে যেমন অন্তর থেকে মানে অন্তরে আল্লাহ ছাড়া আর কারো সম্পর্কে কোন রকমের এইরকম ধারণা নেই যে কেউ দাতা কেউ দিতে পারে কেউ নিতে পারে কারো কাছে কিছু আশা করা যায় এমন কিছু নেই অন্তরে কারো কাছে পাওয়া যায় সন্তান কারো কাছে পাওয়া যায় রোগের আরোগ্য ইত্যাদি এসব কিছু নেই এইরকম অন্তরে এইরকম বিশ্বাস নাই যে কাউকে এবাদত বন্দুকি দেওয়া যায় সেজদা দেওয়া যায় ডাকা যায় দোয়া করা যায় গৌসুল আজম বলা যায় গরিব নামাজ বলা যায় এসব অন্তরে নেই আর তার সাথে সাথে জবানেও নেই অন্তরেও নেই এবং জবানও নেই কারণ অনেকে এর জবানে শির আছে আব্দুল কাদির জেলানিকে গৌসুল আজম বলে মহান উদ্ধারকারী তাহলে জবানে শির আছে সেই ব্যক্তি তহিদের বাস্তবায়ন করে যত যতই আল্লাহ আল্লাহ করুক আর যতই নামাজ হজ জাকাত করুক দিনের কাজ করুক এইরকমই কাজে কর্মে তহিদের প্রতিষ্ঠা কাজে কর্মে শির করে ফেলল এবং যখন তহিদের প্রতিষ্ঠার কথা আসবে তখন মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে তিনটি কাজ থেকে বাঁচতে হবে তাহলে তহিদের প্রতিষ্ঠা হবে তিনটি কাজ থেকে বাঁচতে হবে তাহলে তহিদের প্রতিষ্ঠা হবে বলবেন না এই তিনটি কাজের কথা আপনি একজন তহিদবাদী মুসলমান আল্লাহর একত্রের বাস্তবায়নকারী মুসলমান তাহলে আপনার মধ্যে তিনটি বিপরীত কাজ যেগুলি তহিদের সেই তিনটি বিপরীত কাজ থেকে বেঁচে থাকার গুণ থাকতে হবে আপনি পুরোপুরি বেঁচে আছেন এই তিনটি পাপ থেকে একটি হচ্ছে শির তহিদের প্রতিষ্ঠা কখন হবে যখন আপনি শির থেকে বেঁচে থাকবেন আর শির কত প্রকার তিন প্রকার বড় শির্ক শিরকে আকবর শিরকে আসগার ছোট শির আর শিরকে খাফি গোপনীয় শির্ক তাহলে যাবতীয় রকমের শির্ক থেকে যখন আপনি বেঁচে থাকবেন এটি হচ্ছে একটি আপনার পদক্ষেপ তৌহিদকে প্রতিষ্ঠা করার তৌহিদের বাস্তবায়নের দুই নম্বর হচ্ছে সমস্ত রকমের বিদাত থেকে বেঁচে থাকা সমস্ত রকমের বিদাত থেকে বেঁচে থাকা অর্থাৎ ধর্মের নামে এমন কোন কাজ করা যা নবী করিম করেননি করতে বলেননি তা থেকে বেঁচে থাকা না হইলে আপনার তহিদ প্রতিষ্ঠা হলো না কারণ তহিদ প্রতিষ্ঠা মানেই হচ্ছে ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই দুইটি বাক্যের যে শাহাদাত সাক্ষ্য প্রদান করেন তার প্র্যাকটিক্যাল করা তাকে আসলে বাস্তবে কাজে পরিণত করছেন ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই তাহলে এবাদত সমস্ত রকমের একমাত্র আল্লাহর জন্য তাহলে আল্লাহ ছাড়া কারো জন্য কোন রকমের এবাদত নেই তাহলে শির্ক মুক্ত হইলেন আপনি আর মোহাম্মদ রসুল্লাহ যখন শাহাদাত দিলেন আসাদু আন্না মোহাম্মদান আব্দু রাসুল্লাহ তখন আপনি রাসুল উল্লাহামের আদর্শ ছাড়া সন্ন্যত ছাড়া তরিকা ছাড়া আর কোনো কিছুই কারো কাছ থেকে নেবেন না তাহলে আপনি বিদাত মুক্ত হইলেন দুই তিন নম্বরে হচ্ছে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকা কারণ যে ব্যক্তি পাপ থেকে বেঁচে থাকে না শির থেকে বেঁচে আছে বিদাত থেকে বেঁচে আছে কিন্তু পাপ থেকে বেঁচে থাকে না সেই ব্যক্তিও তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন করল না বেশ কিছু অংশ বাস্তবায়ন করলো কিন্তু পূর্ণাঙ্গ তৌহিদের বাস্তবায়ন সেই ব্যক্তি করল না সুতরাং যেই ব্যক্তি পূর্ণাঙ্গ তৌহিদের বাস্তবায়ন করবে না সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতেও যেতে পারবে না বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না তাদের হিসাব হবে হিসাব হওয়ার পরে আল্লাহ হয় মাফ করবেন মাফ করার যোগ্য হলে বা তার কিছু সাজা কবরে হয়ে গেছে অথবা হবে আরো সাজা হয়ে আল্লাহ জান্নাত দেবেন যদি শির্ক মুক্ত থাকে শেরক মুক্ত কুফরি মুক্ত থাকে তাহলে আল্লাহ সাজা দিয়ে শাস্তি দিয়ে হিসাব নিকাশ নিয়ে হয়তো মাফ করবেন অথবা আল্লাহ রহমতে মাফ করবেন কিন্তু পুরোপুরি বিনা হিসাবে জান্নাতে কে যেতে পারবে যেই ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে তৌহিদের বাস্তবায়ন করবে আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি যে তৌহিদের বাস্তবায়ন কিভাবে হবে হ্যাঁ তিনটি তহিদ বিরোধী বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যতক্ষণ পুরো পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত তিনটি তহিদ আল্লাহর একত্ব বিরোধী তহিদ বিরোধী বিষয় থেকে মানুষ নিজেকে বাঁচিয়ে না রাখবে ততক্ষণ বিনা হিসাবে জান্নাত যেতে পারবে না কারণ সেই ব্যক্তি তহিদের পুরোপুরি বাস্তবায়ন করল না বা করতে পারল না যে ব্যক্তি পাপ করে সেও তহিদের পুরোপুরি বাস্তবায়ন করল না কেন পাপ করে কি জন্য প্রবৃত্তির অনুসরণে আর এই প্রবৃত্তির অনুসরণকে প্রবৃত্তির পূজা বলে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ পাকবুল আলম কোরআনে করিম এরশাদ করেছেন আফার আয়তা মানি তাখাজা এলাহাহু হাওয়া তুমি কি দেখেছো এমন মানুষকে এমন লোকদেরকে যারা নিজের হাওয়াকে অর্থাৎ প্রবৃত্তিকে তারা এলাহ বানিয়ে ফেলেছে তাহলে বোঝা গেল যে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারাই পাপ করে আর প্রবৃত্তির অনুসরণকে আল্লাহ পাক কি বলছেন এতে খাজে এলাহ উপাস্য বানিয়ে নেওয়া মাবুদ বানিয়ে নেওয়া বলে আখ্যায়িত করেছেন সুতরাং সেই ব্যক্তি যেই ব্যক্তি পাপ করছে মদ খাচ্ছে জুয়া খেলছে হারাম খাচ্ছে হারাম কাজ করছে জামাতে নামাজ পড়ে না মাঝে মাঝে পড়ে পড়ে না রোজা রাখলো না কখনো অজেব কাজ করলো না কোনো সুদ খেয়ে নিল ঘুষ খেয়ে নিল বেইমানি করলো সেই ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করলো অর্থাৎ প্রবৃত্তিকে সে উপাস্য বানালো তার পেছনে ছুটলো সুতরাং সেই ব্যক্তির তহিদ দের পুরোপুরি বাস্তবায়ন হলো না তাই বিনা হিসাবে জান্নাত যেতে পারবে না জান্নাত যদিও যায় তাদের কি হবে তাহলে মদঘরের হিসাব হবে ব্যবিচারকারীর হিসাব হবে হ্যাঁ জোয়া খেলা লোকের হিসাব হবে হারাম যে খেয়েছে বেমানি করেছে আত্মসাত্ম তাদের হিসাব হবে শাস্তি হবে আল্লাহর মর্জি বা শাস্তি দিয়ে আল্লাহ ফাকরবুল আলমিন পবিত্র করবেন এইরকমই বিদাতপন্থী যেই বিদাতগুলি শির্ক এবং কুফরি পর্যন্ত না পৌঁছায় কারণ বিদাত দুই প্রকার আবার এমন কিছু বিদাত আছে যেগুলি গায়ের মোকাফিরা মানে শির কুফরি পর্যন্ত পৌঁছায় না যেগুলির কারণে মানুষ কাফের মুশ্রিক হয়ে যায় না মুসলমান বিদাত করে কিন্তু তার কারণে কাফের মুশ্রিক হবে না যেমন নিয়ত পড়া উচ্চারণ করা নিয়ত করা ফরজ কিন্তু নিয়ত পড়া বিদাত মেলাদ করা বিদাত কিন্তু এগুলি কি কুফরিতে পৌঁছিবে শিরকে পৌঁছিবে তাকে মুশ্রিক বলবো না কিন্তু নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আদর্শ বিরোধী যেহেতু এইরকম বহু কাজ রয়েছে বহু কাজ রয়েছে বিদাত কথাই কথাই বিদাত কাজে কাজে বিদাত বিয়ে সাদিতে বিদাতের শেষ নাই হ্যাঁ নামাজে বিদাতের শেষ নাই কোন এবাদতটি আছে কোন কাজটি আছে মুসলমানের যে আজকাল বিদাত নাই বলেন তো দেখি রোজা রাখবেন বিদাত নেই বিদাত দিয়ে শুরু বড় রাত্রে সাহারি খেতে বসছেন বলছেন নামাই তানা সুমা গাদাল্লা কামিন শাহরে রমাজান তারপরে খেতে বসছেন এবাদতে বিদাত মামলাতে বিদাত মামলা মানে নেকাহ বিবাহ সাদিতে বিদাত তালাকে বিদাত তিন তালাক ছাড়া ইন্ডিয়া বাংলাদেশে মজাপন্থীরা এক তালাক জানেই না অথচ তাদের কিতাব ফিকার কিতাব হেদায় বেকাতে বলা হয়েছে তালাকুল বেদি আল মোহারম বিদাতি তালাক হারাম তালাক হচ্ছে তালাকুস তালাস একসাথে তিন তালাক দেওয়া তাদের ফোকাহারা বলেছেন হানাফি ফাকিরা বলেছেন তাহলে কোন খান পাবেন আপনি কোন ক্ষেত্র পাবেন যেখানে করে মুসলিম সমাজ আজকাল বিদাত মুক্ত আছে এই জন্য বিদাতি যে নবী করিম সাল্লামের তরিকানা নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করে আল্লাহ বলছেন একটা একটা করে মারো তালা কুমার রাতান একবার দাও দুইবার দুইবার মার রাতান দুইবার দিয়ে তুমি ফিরাতে পারবে দুইবারে তাও দুটো তারপরে তিনবারের বল আবার ভালো করে চিন্তা করি এরপরে কিন্তু ফেরাফেরি নেই এরপরে আর ফেরাফেরি নেই সুতরাং সাবধান আর একবারই তিনটে মারবে এই বিদাতি হারাম কাজ করবে যা আল্লাহ কোরআনে হারাম করেছেন যা রাসুল হারাম করেছেন যা ফোকাহাই কেরাম হানাফি গণ হানাফি আলেমরাও হারাম বলে আখ্যায়িত করেছেন তারপরে এই বিধাত ঘরে ঘরে মজুদ যে তালাক দেয় সেই তিন তালাক দেয় যে তালাক লিখে সেই তিন তালাক লিখে না লিখে না এক লোক তালাক দেবে তার স্ত্রীকে তো আমি বলছি এক তালাক লিখো বলছে আমাদের দেশের লোক বিশ্বাসই করবে না এক তালাক লিখলে মানবে না যে এক তালাক হয়েছে জি সে বলছে আমি তালাক দেব কারণ তাকে রাখতে পারবোই না তার এমন দোষ আছে কিন্তু তালাক হজুর এক তালাক লিখ কাজ হবে না এক তালাক লিখলে মানবে না গ্রহণযোগ্য নয় কোন সমাজে বাস করতে চিন্তা করেন আল্লাহ যে তালাকের কথা বলেছেন সেটা সমাজ মানবে না কোন সমাজ তাহলে রাসুল যে তালাক শিখিয়েছেন সেই তালাক মানবেই না ফোকাহাইকে রাম এমনকি হানাফি মজাবের কিতাবে যে তালাক শিখালো সেই তালাকও মানবে না তাহলে কত বিদাত রয়েছে আর বিবাহ সাদীর বিদাত সম্পর্কে গত মঙ্গলবার আলোচনা করেছি তার আগে দুটি আলোচনা হয়ে গেছে কত যে বিদাত আছে সম্পূর্ণ আলোচনা তো করাই যাবে না কিছু কিছু আলোচনা করেছি সেগুলি শুনলে জানতে পারবেন যে কত বিদাত আছে তো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিদাত যারা বিদাতি কাজ করে তারা তৌহিদের বাস্তবায়ন করল না কারণ তৌহিদের দাবি হচ্ছে যে একমাত্র আল্লাহর যখন বন্দী করবেন তো একমাত্র রসুলের তরিকে আপনি বন্দী করবেন একমাত্র যখন আল্লাহর বিধান মানবেন তখন আল্লাহর বিধান একমাত্র আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নাজেল করেছেন কার উপর একমাত্র মোহাম্মদ রসুল্লাহর উপর সাল্লাহ আলী হাসাল্লাম কারো উপর নাজল করেনি যেমন আবু বাকার উপর নাজল হয়নি উমার উপর নাজল হয়নি তখন আবু হানিফা শাহি মালিক আহমদের উপর নাজল হয়নি জিলানি আর চিস্তি ওসবের ওপরে নাজল হয়নি কার ওপর নাজল হয়নি নাজল হয়েছে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর সুতরাং তার তরিকা ছাড়া অন্য কোন তরিকায় ধর্মকর্ম করবেন তাহলে আপনি তৌহিদের পুরোপুরি কি করলেন না বাস্তবায়ন করলেন না সুতরাং বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন না বলছিলাম যে বিদাত যদি শিরকুফুরি পর্যন্ত না পৌঁছে তবুও এই বিদাতি কাজগুলি করে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে না যতই শত লোক হন না কেন অন্য অন্য কাজে তার যদি মাসা আল্লাহ লোক এরশাক চাষতে শত লোক নফল শত লোক মানুষের কল্যাণমূলক কাজে আর উপকারে খুব শত লোক সব কাজে শত লোক কিন্তু বিদাত আছে আপনার মধ্যে বিদাতগুলি আবার শিরকুফুরি পর্যন্ত পৌঁছে না তবুও এত নেক কাজ করেও বেগাইরে হিসাব বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন না কারণ তহিদের আপনি পুরোপুরি প্রতিষ্ঠা করলেন না তাহলে বিদাতের দ্বিতীয় প্রকার সেটা যাতে না ছুটে যায় তা হচ্ছে বেদাতে মোকাফেরা এমন বিদাত যেই বিদাত মানুষকে কাফের মুশ্রেক বানিয়ে দেয় যেমন কবরে সিজা করার বিদাত হ্যাঁ কবর পাকা করে কবরওয়ালার কাছে দোয়া করার বিদাত তারপরে আকিদা এই হচ্ছে কর্মের বিদাত আকিদার বিদাত যে আল্লাহর ওলিরা মরেও মরে না আরো শক্তিশালী হয়ে যান এই আকিদা আছে না নেই হ্যাঁ নবী জীবিত আছেন এই কুফুরির বিদাত কারণ নবীকেও চিরঞ্জীব মনে করলেন আপনি আল্লাহর মতো আল্লাহুল কাইম মনে করলেন আপনি হ্যাঁ নবীর হায়াত মত হয় না হ্যাঁ যে হাজির নবীকে হাজির নাজির মনে করা নবীকে আলেমুল গায়ব মনে করা অথবা অলিয়া অলিয়াকে মনে করা তাদের এত ক্ষমতা আছে যে তারা উদ্ধার করতে পারেন তারা মরিদানদেরকে উদ্ধার করতে পারেন তো এই ধরনের এতে এতেকাতগুলি হচ্ছে বিদাতি এতে বেদাতি বিশ্বাস এবং এই বিদাতি বিশ্বাসগুলি হচ্ছে কুফুরি সিরকি বিশ্বাস বা সিরকি কাজ এইরকম যদি বিদাত থাকে যেগুলি কুফর শির্ক পর্যন্ত পৌঁছায় তাহলে বিদাত দুই প্রকারের উদাহরণ পেয়ে গেলেন কিন্তু তাই না জি তো শির কুফুরি পর্যন্ত পৌঁছায় এইরকম বিদাত যদি হয় তাহলে তহিদি নেই তহিদের জায়গা শিরকে নিয়ে নেছে তাহলে জান্নাতেই যেতে পারবে না বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা তো দূরের কথা যে হিসাব নিকাশ নিয়ে হয়তো জান্নাতে যেত না জান্নাতে যেতেই পারবে না বরং চিরকাল জাহান নামে থাকতে হবে কারণ আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিয়েছে আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিচ্ছে দা আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিচ্ছে দু আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিচ্ছে উদ্ধারকারী আল্লাহ কিন্তু অন্য কাউকে উদ্ধারকারী মনে করেছে সুতরাং জান্নাতেই যেতে পারবে না তো লেখক তাই বলছেন যে যেই ব্যক্তি তৌহিদের বাস্তবায়ন করবে সেই ব্যক্তি জান্নাতে বিনা হিসাবে যেতে পারবে আবার ফিরিয়ে দিচ্ছি বা আপনাদেরকে ফেরাতে বলছি যে তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের জন্য তিনটি কাজ লাগবে আর এই তিনটি কাজ হচ্ছে তৌহিদ বিরোধী কাজ ওই তিনটি কাজ থেকে বেঁচে থাকা লাগবে বেঁচে থাকতে হবে তিনটি কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে যাবতীয় প্রকারের শির শিরকে আকবার শিরকে আসগার ছোট শির বড় শির গোপনীয় শির সমস্ত শিরকে বেঁচে থাকতে হবে দুই নম্বর কাজ হচ্ছে সমস্ত রকমের বিদাত থেকে বিদাতে মোকাফেরাই হোক আর বিদাতে গায়ের মোকাফেরা হোক ছোট বিদাত হোক বড় বিদাত সমস্ত বিদাত থেকে বেঁচে থাকতে হবে তিন নম্বর হচ্ছে সমস্ত পাপ থেকে গোনা থেকে অন্যায়ের কাজ থেকে জুল অত্যাচার থেকে বেঁচে থাকতে হবে হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে তাহলে তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন হবে তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে এই তিনটি যে স্তর আছে এই তিনটি প্রত্যেকটি কিন্তু অজীব মানে ফরজ শির বড় হোক ছোট হোক গোপনীয় হোক বাঁচা ফরজ কিনা বাঁচা ফরজ আচ্ছা বেদাত মুকাফেরা হোক মানে শির কুফরি পর্যন্ত পৌঁছাক আর নাই পৌঁছাক বেদাত থেকে বেঁচে থাকা ফরজ কিনা বেদাত থেকে বেঁচে থাকা ফরজ এইরকমই হারাম কাজ যে কোনো হারাম কাজ হোক যে কোনো হারাম কাজ হোক সে সুদ খাওয়া হারাম কাজ হোক ঘুষ খাওয়া হারাম কাজ হোক আর জুয়া খেলায় হারাম কাজ হোক আর ফিল্ম দেখায় হারাম কাজ হোক জি আর কোন মহিলার দিকে তাকানো হারাম কাজ হোক মহিলার সাথে গোপনীয় প্রেমের গল্প কাপিরাম প্রেম আলাপ করা আর অন্য কোনো মহিলার সাথে হোক হারাম কিনা তাহলে এইসব হারাম থেকে বেঁচে থাকা ফরজ নয় তাহলে এই তিনটি কাজ ফরজ এছাড়াও আলমাইকের আমরা বলেছেন যে তহিদের বাস্তবায়নের একটা মোস্তাহাব স্তর রয়েছে এই তিনটা তো করতেই হবে কিন্তু তহিদের বাস্তবায়নের আরেকটি স্তর রয়েছে যেটি হচ্ছে মুস্তাহাব স্তর করা ফরজ অজীব নয় কিন্তু ওই মুস্তাহাব স্তরটা করে নিতে পারলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশা করা যায় কারণ বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের সংখ্যা কতটি বলা হয়েছে সত্তর হাজার বাস্তবে যদি দেখতে যাওয়া যায় যে শির থেকে বেঁচে থাকা লোক এই উম্মতে চোদ্দশো বছর আগে আল্লাহ নবীর জামানা থেকে শুরু করে শির থেকে বেঁচে থাকে ছোট বড় সমস্ত রকমের শির থেকে বেঁচে থাকা লোক বিদার থেকে বেঁচে থাকা লোক সব রকমের সমস্ত গোনা থেকে হারাম কাজ থেকে বেঁচে থাকার লোক এই রকমের সংখ্যা বহু হয়ে যাবে হ্যাঁ কিন্তু এর ওপরেও বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আর একটি মুস্তাহাব স্তর আছে সেই কাজগুলি থেকে বেঁচে থাকা ভালো বেঁচে থাকা জরুরি নয় কিন্তু সেই কাজগুলি থেকে বেঁচে থাকা ভালো ওই কাজগুলি থেকেও বেঁচে থাকতে হবে তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে সেই কাজগুলির তিনটি কাজ নবী করিম সাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন এখন এই হাদিসটি বুঝতে আরো সুবিধা হবে নবী সাল্লাম কেন বললেন যে ওই লোকেরা কারা বিনা হিসাবে জান্নাতে যাবে সত্তর হাজার হোমুল্লাজিনা লায়াস্তার খুন ওয়ালায়াক্তাউন ওয়ালায়াত এই কাজগুলি জায়জ কিনা তিনটি কাজ যারা বুঝেন প্রথম বুঝিয়ে দিই কারণ অনেকেই বুঝেন না এই কাজগুলি কারণ আরবিতে যারা হয়তো এর আগে ক্লাস করেছেন তারা হয়তো এগুলি সম্পর্কে জানেন প্রথম কথা হচ্ছে যে যারা ঝাড়ফুঁক তলব করে না ইস্তার কোন ঝাড়ফুঁক করে না নয় এর কোন বলা হয় এটাকে ইয়াস্তার কোন মানে ঝাড়ফুঁক তলব করা যে শেখ সাহেব একটু ফুঁক দিয়ে দেন তো হুজুর একটু ফুঁক দিয়ে দেন তো হ্যাঁ কারো কাছে মনে করলেন যে মুরব্বী আছে আমার চাইতে ভালো বলে একটু ফুঁক দিয়ে দেন আমার ছেলেটাকে ফুঁক দিয়ে দেন তো এই যে ফুঁক তলব করা ফুক তলবই করে না নিজেকে নিজে ফুক দেয় প্রয়োজন হলে কারো কাছে ফুক তলব করতে যায় না কেন এর ফজিলত কেন যে আমি ফোক কারো কাছে তলব করবো না এর ফজিলত একটা আছে মর্যাদা আছে আল্লাহর কাছে কেন এই জন্য যে মানুষের স্বভাব হচ্ছে যে যার দ্বারা যে উপকৃত হয় তার দিকে একটা কি হয়ে যায় তার ঝোঁক হয়ে যায় টান হয়ে যায় আপনি যদি কোনো অসুবিধায় থাকেন টেনশনে থাকেন বা কোনো রোগে পেরেশান আছেন আর একটু ফুক ঝাড় ফুক নিলেন আর কি মাস আল্লাহ ভালো হয়ে গেলেন মাথার ব্যথায় মাথা উঠাইতে পারছিলেন না একটু ফুঁক দিয়ে দেন তার ফুঁক দেওয়া হলো আর এই বরকত কোরআনুল করিমের বরকত ওই ব্যক্তির কোনো বরকত নয় আসলে আমাদের দেশে ব্যক্তি পূজা এমন ভাবে বিস্তার লাভ করেছে আমরা আসলে ব্যক্তির বরকত মনে করি আমরা আপনাদেরকে শিখাচ্ছি যে আমার ফুক দিয়ে আপনার ফুক দিয়ে কারো ফুক দিয়ে যদি হয় তো আমার ব্যক্তির কোনো মূল্য নেই আসল মূল্য হচ্ছে কোরআনুল করিমের আয়াতে মোবারকা নবী করিম সাল্লামের মোবারক দুয়ার এই শিক্ষা হচ্ছে তহিদের শিক্ষা কিন্তু যেহেতু ফোক আমার বা কোনো ভাইয়ের পেয়েছেন আপনি ফোক পাওয়ার পরে মাসা আপনার আরাম পেয়ে গেলেন আপনি বা আপনার ছেলে ভালো হয়ে গেল আপনার অসুবিধা দূর হয়ে গেল তখন একটা তার দিকে কি হয় অন্তরের একটা টান ও সেই দিকে আকর্ষণ একটা তারপরে মানে সাধারণ যে ভালোবাসা থাকে তার চাইতে বেশি ভালোবাসা সেই দিকে ঝোঁক একটা সেই দিকে আপনি যদি তার কাছ থেকে ঝাড়ফুঁক তলব না করতেন তাহলে এই টানটা আল্লাহর দিকে পুরোপুরি থাকতো মেয়া মেয়া থাকতো সেন ঠিক না কিন্তু এইটা সামান্যতম হইল আমি বলছি না যে এটা শির কিন্তু এই যে সামান্য একটা টান তার দিকে চলে গেল এটা অধিক ভালোবাসা হতে যাচ্ছে এবং অধিক শ্রদ্ধা হতে যাচ্ছে শ্রদ্ধা মানুষের করুন কিন্তু এইরকম না যে আপনার অন্তর তার সাথে ঝুলন্ত আর আগামীতে একদিন রকম ভালো হয়ে যান যদি আর আগামীতে দেখা গেল যে আর এক ছেলে মেয়ে বা আপনার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়ে গেছে তখন চট করে মনে পড়বে অমুক শেখ আরে ওই তো একদিন ফুক দিয়ে নিয়েছিলাম আমার এক বাচ্চাকে আর সাথে সাথে দেখা গেল আধা ঘন্টার মধ্যে বা কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে গেল চলো তার কাছে যাই কেমন স্মরণে রেখেছেন আপনি মনের টান কেমন ওইদিকে হয়ে গেছে অথচ তার আগে মনের টান আল্লাহর দিকে হওয়া উচিত ছিল আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ পেরেশান হয়ে গেছে বিবিকে নিয়ে পেশান হয়ে গেছে আর এক ছেলে মেয়েকে নিয়ে পেশান হয়ে গেছে নিজে আল্লাহ তুমি ভালো করে দাও এ কথা না বলে আল্লাহর দিকে ঝোঁক টান না হয়ে হুজুরের দিকে শেখের ও ঝাড়ফুকের দিকে চলে গেল এই যে সামান্যতম বড় কোনো অপরাধ হইল না তাহলে এই ঝাড়ফুঁক তলব করা যায় না না যায় জায়েজ কিন্তু না নেওয়া ঝাড়ফুঁক না নেওয়া কারো কাছ থেকে না চাওয়া এটি হচ্ছে মুস্তাহাব ভালো তাহলে এই জন্য বললাম যে মুস্তাহাব ইস্পর একটা জিনিস জায়েজ আপনার জন্য ঝাড়ফুঁক কাউকে বলতে পারেন যে একটু ফুঁক দিয়ে দেন পানিতে ফুঁক দিয়ে দেন তেলে ফুঁক দিয়ে দেন বা শরীরে ফুঁক দিয়ে দেন নেন অসুবিধা নেই কিন্তু যদি না নেন এটি হচ্ছে মুস্তাহাব উত্তম স্তর উত্তম দরজা আপনি উত্তম স্তর হাসিল করলেন এই একটি আর একটি কি বলেছেন নবী সাল্লাম ওয়ালাইয়াক্তাউন দাগ দেয় না প্রাচীন যুগে শরীরে দাগ দাগানোর মাধ্যমে দেখেছেন সুডানিদেরকে বেশিরভাগ সুডানি আর চরম শির বিদাতিগুলি আছে তাদের মধ্যে তো এইরকম দাগ দেওয়া শরীরের বিভিন্ন জায়গায় দাগ দেওয়া ওর মাধ্যমে কিছু রক্ত বেরোলো আর গরম গরম লোহা পুড়িয়ে দাগানো হয় তো গরম লোহা পুড়িয়ে শরীরে দাগালে ওর একটা প্রতিক্রিয়া আছে যার ফলে বেশ কিছু রোগ দূর হয় বেশ কিছু শরীরের অসুবিধা ব্যাধি দূর হয় এটা সত্য কিন্তু তারপরও আপনি এই দাগের কাজ লোহা পুড়িয়ে দাগের কাজ শরীরে দাগানোর কাজ করবেন না কারণ এতে মানুষের একটা টান আছে অন্তরের সম্পর্ক আছে ওইদিকে সেই জন্য নবী করিম সাল্লাম জায়েজ হওয়া সত্য বলেছেন যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চায় তাদের একটি গুণ হচ্ছে যে তারা শরীর দাগাই না তৃতীয় গুণ হচ্ছে যে তারা ওলায়তাইয়ারুন হ্যাঁ কুলক্ষণ নেই না কুলক্ষণ নেই না কোনো কাজে বের হয়েছে আর বের হওয়ার পরে রাস্তায় দেখলো যে একটা বড় দুর্ঘটনা তখন মনটা খারাপ হয়ে গেল যে বিভিন্ন রকমের কুলক্ষণের কোন স্টেশন নেই বহু রকমের রয়েছে আমি একটা উদাহরণ দিলাম অথবা সকালবেলা আমরা ছোটকালে শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনতাম যাই রে আজকে সকালে বের হইতে চামারের মুখ দেখে নিলাম রে ডোমের মুখ দেখে নিলাম হ্যাঁ আশেপাশে তো হিন্দু ডোম মেথর বাস করে ওদের সোর বেরিয়ে গেছে সকালে বেরিয়েছে কোনো জায়গায় আর দেখলে রাস্তায় একটা সোর দেখলাম সকালে উঠে শুকুরের মুখ দেখলাম আজকে কাজটাই মনে ভালো হবে না দিনটাই বেকার যাবে আজকাল অ্যাক্সিডেন্ট হলে মানুষ এরকমই মনে করে যাচ্ছিলেন কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল এখানে যখন অ্যাক্সিডেন্ট তাহলে আগামীতে যে চারশো কিলোমিটার পড়ে আছে রিয়াজ যদি কি না হয় এই যে কুলক্ষণ নেওয়া বুঝতে পারছেন তো এগুলি নবী সাল্লাম বলেছেন না এগুলি ভালো না এগুলি করবে না কুলক্ষণ নেবে না ভালো লক্ষণের কথা যদি নাই তো আছে ফাল যেটাকে বলা হয় ভালো লক্ষণ যদি নেন কোনো ভালো একটা জিনিস দেখলেন ভালো লাগলো ভালো একটা নাম শুনলেন ভালো কথা ভালো লাগলো নবী করিম সাল্লাম এগুলিকে পছন্দ করেছেন কিন্তু কুলক্ষণ নেওয়া না নেবেন না এটা নিষিদ্ধ নবী সালাম নিষেধ করেছেন আত্মীয়ারা তো শিরকুন এই ক্ষেত্রে বলা যাবে না যেটি জায়জ না কারণ নবী সালাম বলছেন আত্মীয়ারা তো শিরকুন যদিও ছোট শির ও আল্লাহ রব্বিম এতাবাক্কালুন এবং তারা আল্লাহর ভরসা রাখে তো কি বলছিলাম আসল কথা শেষ করি তারপরে হাদিস শুরু করিনি কিন্তু হাদিসের অংশের জন্য বলতে হলো যে বিনা হিসাবে জান্নাতে যেতে হলে কি আছে একটা মুস্তাহাব স্তর আছে সে মুস্তাহাব স্তরে পৌঁছিত হবে তা হচ্ছে যেগুলি জায়েজ কিন্তু সেগুলিতে হয়তো অসুবিধা হইতে পারে ভবিষ্যতে আপনার ইমান দুর্বল হতে পারে সেই কাজটা করবেন না এর উদাহরণ আমি সন্ন্যত নামাজের ক্ষেত্রে দিই কারণ এসার নামাজের আগে এক ভাই সন্ন্যত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন আর উনি এখানে মজুদ আছেন সুন্নাতের রাতে বা দিনের রাতের বারো রাকাত সুন্নত ঠিক না সুন্নতের রাতে বা ছেড়ে দেওয়া এমন অপরাধ নয় ঠিক না কিন্তু বিশেষ করে ফজর নামাজ নবী করিম কখনো ছাড়েননি সফরও ছাড়েননি সুতরাং ওই ওই ক্ষেত্রে বড় তাকিদ আছে আল্লাহ নবী যখন ছাড়েননি কিন্তু সফরে হলে নবী সাল অন্য অন্য গুলি ছেড়ে দিতেন ফজর ফজর সন্ন্যত ছাড়া আর বেতর ছাড়া তো এই সন্ন্যত ছেড়ে দেওয়া জায়েজ না জায়েজ নয় আপনার তাড়াতাড়ি করে বাচ্চা নিতে স্কুলে যেতে হবে যারা স্কুলের গাড়ি চালান আমার আমাদের অনেক সময় এরকম হয় হয় আগে নিতে হবে না হয় পরে নিতে হবে আগে নিতে গিয়ে দেখা গেল যে বাচ্চা নিতে নিতে একামতের সময় হয়ে গেল তো আমি তো সন্ন্যত পেলাম না বা পরে তাড়াতাড়ি বেরোইতে হবে অনেক সময় এরকম সমস্যা হয় বিশেষ করে মেয়ে যদি থাকে যারা মেয়ে সময় জানেন ও ভিতরে ঢুকে দেয় ভিতর থেকে এখন ডাকাও মুশকিল এখানে মাইক দিয়ে না এখন বাচ্চা আসবে এছাড়াও বহু রকমের কাজ আছে মানুষের ব্যস্ততা আছে আপনার কফিলে ডিউটি আছে সাথে সাথে দোকান খুলতে হবে আপনি সন্ন্যত পড়তে থাকলে কফিল হয়তো অসন্তুষ্ট হতে পারে ও বলছে তোমার ফরজ কাজ করে আসো আর তুমি সন্ন্যত পড়ে তোমার সময় পড়ো তুমি তাড়াতাড়ি এখানে কাস্টমার দাঁড়িয়ে আছে লাইন লেগে আছো তুমি সন্ন্যত পড়তে থাকবে বলছে ঠিক আছে আপনি শোনেন কারণ এখানে আপনার ফরজ কাজ ডিউটিটা ফরজ কাজ আর ওটা সন্ন্যত কাজ তাহলে এইরকম যদি সন্ন্যত ছুটে যায় তো জায়জ কিন্তু সন্ন্যত পড়া মুস্তাহ ভালো তাহলে তহিদের উচ্চ স্তরে পৌঁছার জন্য কি করতে হবে মুস্তাহাব কাজ করতে হবে বিনা হিসাবে যদি জান্নাতে যেতে হয় তাহলে এই সুন্নাত গুলিও কি করতে হবে পড়তে হবে তাহার যদি নামাজ ছাড়া যায় কিনা না পড়তে হবে সারা জীবন যদি না পড়েন আল্লাহ ধরবেন না কাল কেমতে কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবেন আপনি তাহলে মুস্তাহাব কাজগুলিও আপনাকে কি করতে হবে হ্যাঁ আমলে পরিণত করতে হবে তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া হবে এইভাবে ইত্যাদি ইত্যাদি তো আগে বড়া যাক আল্লাহ পাকরাবুল আলমিনের বাণী ইব্রাহিম আলহি সালাম খালিলুল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ নিঃসন্দেহ ইব্রাহিম আলহি সালাম তিনি ওম্মাদ ছিলেন ওম্মাতের বহু অর্থ হয় তার মধ্যে এখানে অর্থ এমাম তিনি এমাম ছিলেন মানে তিনি ছিলেন আমাদের আদর্শ এমাম মানে আদর্শ এমাম কাকে বলা হয় যিনি সামনে আছেন নামাজের এমামকে আমরা আদর্শ মনে করে তার অনুকরণ করি তিনি ঝুঁকলে ঝুঁকছি রুকুতে গেলে রুকু শেষ দেয় গেলে শেষ দেয় তিনি ভুল করে উঠে গেলেন তবু উঠে গেলাম বাধ্য আমরা উপায় নেই উঠতে হবে হ্যাঁ, তিনি সহসিদ্ধা করছেন ভুল করেছে তিনি সহসিদ্ধা করবেন তিনি আমরা কেন সহসিদ্ধা করেন আমরাও সহসিদ্ধা করছি ইমাম তো ইব্রাহিম আলী সালাম উম্মত ছিলেন মানে একটি তফসির যেটি প্রসিদ্ধ তফসির যদিও আপনারা হয়তো মানে শব্দের সাথে ওর সম্পর্ক একটু কম কিন্তু ওম্মত মানে হয় ইমাম একাই তিনি ওম্মাত ছিলেন একটি অর্থ আরেকটি হচ্ছে ইমাম ছিলেন এমাম কেন এমামকে উম্মত কেন বলা হয় যে যেমন বড় দল দেখলে একটি দল দেখলে মানুষ বলে যে না চলো এদের সাথে চলো দলের সাথে থাক তো ইব্রাহিম আলী ইসলাম একা থাকলেও তিনি এমন আদর্শ মানুষ ছিলেন যে বিশাল একটি দলের মতো বিশাল একটি জামাতের মতো তো ইব্রাহিম আলী ইসলাম আমাদের জন্য আদর্শ অনুসরণীয় ছিলেন ইমাম ছিলেন এবং উম্মত যদি বলা হয় তাহলে এই অর্থ নেওয়া যেতে পারে যে ইব্রাহিম আলী ইসলাম একাই এক উম্মত ছিলেন একাই এক উম্মত ছিলেন একটি উম্মত যেই কাজ না করতে পারে যেই সাহস না করতে পারে যেই দিনের খেদমত না করতে পারে তিনি একাই করেছেন আমরা এতগুলি মানুষ আছি যদি এখন বলি যে ভাই আমরা সবাই মিলে চলেন হ্যাঁ? গিয়ে যেখানে সিরকের আড্ডা গিয়ে আমরা মাজার ভেঙে আধা হাতের যেমন সাধারণ কবর থাকে সাধারণ মানুষের মুসলমানের কবর থাকে সেই রকম কবর করে দেব যেখানে আল্লাহ ছাড়া শেষদা হচ্ছে সেই কবর রাখবো না আমাদের যে সামনের লোকেরা আছেন মনে হয় সাহস করবেন না এই ঝুঁকিপূর্ণ ব্যাপার এই রিস্ক নেওয়া যাবেন না এ বড় সমস্যার ব্যাপার রয়েছে এক সমস্যা না একটা হচ্ছে সামাজিক সমস্যা দেশের লোক দেশে থাকতে দেবেন এক হচ্ছে সরকারি সমস্যা বাংলাদেশে সরকার আপনাদেরকে বড় চরম অপরাধী করে ভিতরে ঢুকিয়ে দিবে হ্যাঁ সন্ত্রাসী কেন কবর মাজার ভাঙতে গেলে তো কথা হচ্ছে যে আমি বলছি না যে আপনারা ভাঙতে যান কিন্তু এত বড় একটা উম্মত এই ষাট সত্তর জন আশি জন লোক সাহস করছেন না হাজার হাজার লোক হাজার হাজার লোক সাহস করবেন না দশ হাজার লোক যদি হন আমাদের দেশে একটা সাধারণ ওয়াজ মহফিল হলে ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার লোক হয় এ আমাদের ভাই এক ইজতেমাতে থেকে আসলেন তো চল্লিশ হাজার লোক তাই না এই চল্লিশ হাজার লোক কি সাহস করবে বাংলাদেশে যে চলো গিয়ে আমরা মাজার ভেঙে দিই সমস্যা আছে কারণ চল্লিশ হাজার যদি সাহস করে তো পাঁচ কোটি সাত কোটি দশ কোটি ওইদিকে বিরোধী আছে তাহলে ঝুঁকিপূর্ণ ব্যাপার স্যাপার তো আমরা চল্লিশ হাজার লোকে জানা করতে পারছি এবার ইব্রাহিম সাল্লাম একাই কোড়াল নিয়ে গিয়ে মূর্তিগুলোকে কি বললেন ভেঙে সবকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরে যে ওই বড় মূর্তি ছিল তার কাঁধে কোলাড়ি ঝুলিয়ে দিলেন জিজ্ঞাসা করো বড়কে যদি বলতে পারো তো সেই করেছে ওকে জিজ্ঞেস করো তাদের বড় করেছে তাদের বড় কে একই অর্থাৎ তাদের বড় আমি এব্রাহিম তারা যদি বড় হইতো আমি ভাঙতে পারতাম তাদের বড় করেছে অর্থাৎ আমি ইব্রাহিম করেছি তো এব্রাহিম আলী সালাম একাই মূর্তি পূজাকে ধ্বংস করে দিলেন আর আমরা শুধু কথাই বলতে সাহস করি না ভাঙা তো দূরের কথা ভাঙাটা বাদ দেন অনেকে বলছেন একটু আগে বলছিলেন হ্যাঁ, আমাদের ভাইরা বলছিলেন যে চরমানের ক্যাসেট দেশে গিয়ে শোনানো বলছিলেন না ভাই আপনি দেশে গিয়ে শোনানো এক বিপজ্জনক ব্যাপার কাউকে দিলে সারা এলাকা আমার বিরুদ্ধে শুধু বলবে না ঘর বাড়ি ভাঙচুর করতে চলে আসবে আর করেছে খুলনার মৌলানা আব্দুর রব সাহেবের বাড়ি ভাঙচুর করেছে তার ইসলামিক লাইব্রেরির পুরো কিতাবাদি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়েছে সব করেছে বাড়ি আগুন লাগিয়েছে সব করেছে এরাই যাদের কথা বললাম তাহলে এইসব ঝুঁকি আছে দেখেন আমরা সাহস করছি না আরে একটা ক্যাশের শুধু পৌঁছাবো সেই কি সাহস আমাদের হচ্ছে না আর ইব্রাহিম আলী সাল্লাম ভেঙে দিচ্ছেন মূর্তি তো ইব্রাহিম আলী সাল্লাম একাই এক উম্মতের কাজ করেছেন কানে তাল্লিল্লাহ এবং তিনি আল্লাহর অনুগত ছিলেন সর্বদা যিনি আনুগত্য করেন কানে সবসময় অনুগত ছিলেন হানিফা এবং সমস্ত বাতিল থেকে বাতিলের পূজা থেকে বাতিলের উপাসনা থেকে বাতিল পন্থা থেকে তিনি আল্লাহর দিকে ঝুঁকেছিলেন সেসব দিক থেকে বাতিল দিক থেকে ফিরে গিয়ে তিনি কোন দিকে ঝুঁকেছিলেন হানিফার মা এলান আল্লাহর দিকে তিনি ধাবিত ছিলেন ওখানে আল্লাহ ফাকরবুল আলমিন কয়টি গুণ বললেন এক তো একাই তিনি এমাম ছিলেন বা উম্মাদ ছিলেন আর তিনি অনগত ছিলেন অনগত থাকা মানে তিনি আল্লাহ বিধি বিধান পালন করেছেন কোন হারাম কাজ নাজাইজ কাজ অবৈধ কাজ করেননি তিনি সমস্ত বাতিল থেকে তিনি আল্লাহর দিকে ঝুঁকেছিলেন তার মানে তার মধ্যে কোন রকমের বিদাত ছিল না বিদাত ছিল না ওয়ালাম ইয়াকুমিনাল মুশ্রিকিন এবং তিনি মুশরেকদের অন্তর্ভুক্ত ছিলেন না তার মধ্যে শিরকও ছিল না আর এই তিনটি কথা বললাম যদি আপনাকে তহিদের বাস্তবায়ন করতে হয় তো শির্ক মুক্ত হইতে হবে বেদাত মুক্ত হইতে হবে পাপ মুক্ত হইতে হবে একবার খুব সহজ ভাষা এখন ঠিক না তাহলে আল্লাহ ফাকরুল আলমিন এই কোরআনের আয়াতে এই তিনটি দিকে ইঙ্গিত করেছেন সুরা নাহাল আয়াত নম্বর একশো বিশ আল্লাহাক আরো বলছেন যে আল্লাহর নেক বান্দা মমিনদের মমিন মানে সাধারণ মমিন না মমিন দুই ভাগে বিভক্ত হচ্ছে আম মমিন জনসাধারণ মুসলিম মুসলিম জনসাধারণ আর খাস মমিন বিশেষ মমিনদের যারা সত্যিকার ইমানদার খাঁটি ইমানদার তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক এরশাদ করেছেন সুরায় মমিনুন ওরা তো তারাই যারা তাদের রবের সাথে শির করে না শির করে না কারণ সাধারণ মমিন মুসলিমদের কথা বললি যদি তাহলে সাধারণ মমিন মুসলিম শির করছে কেউ তাবিজ ঝুলিয়ে সিঁড়ি করছে কেউ আল্লাহ ছাড়া অন্যের কসম খেয়ে বাপের কসম আর মায়ের কসম খেয়ে সিঁড়ি করছে কেউ হাতে বালা রেখে আর পায়ে ঘা হয়ে গেছে সেই জন্য ওই কি বাঁধে হ্যাঁ? হ্যাঁ সুতা তাগা তাছাড়াও আপনার চুলে আপনার ওই কড়ি কড়ি দেখি ছোটকালে চুলের মধ্যে কড়ি ঢুকে ঢুকিয়ে কড়ি বেঁধে রাখে এসব সিঁড়ি করে তা তো মুসলমান তাদের অনেকে পাচক তো নামাজি অনেকে দাঁড়িয়েওয়ালা জি অনেকে এসব দিক দিয়ে সব ফুল আছে কিন্তু নেই গিয়ে শিরিক থেকে বাঁচে না শির্ক থেকে বাঁচে না এই জন্য এই গুণ আল্লাহ যে বর্ণনা করেছেন জনসাধারণ মুসলিমের নয় খাস মমিন বিশিষ্ট মমিন যারা যারা তৌহিদবাদী সত্যি তৌহিদের প্রতিষ্ঠাকারী মমিন তারা রবের সাথে শিরিক করে না ছোট শির্ক হোক বড় শির্ক হোক গোপনীয় শির্ক হোক প্রকাশ হোক কোন রকমের শিরিক করে না এখন হাদিসটি আসুন হোসাইন বিন আব্দুর রহমান তিনি বর্ণনা করেছেন তাবি কালা কুন্ত ইন্দা সাইদ ইবিন জুবাইর সাইদ ইবিন জুবাইর রহমতুল্লাহ আলাই তিনি প্রখ্যাত তাবি এই সাইদ ইবিন জুবাইর রহমতুল্লাহ আলাইয়ের কাছে তিনি ছিলেন বলছেন ফাকাল সাইদ ইবিন জুবাইর রহমতুল্লাহ বললেন আইয়কুম রা আল কৌকব আল্লাজি ইনকাদ্দাল বারেহা গত রাত্রে একটি তারকা খসে পড়েছে তোমাদের কে দেখেছে তারকাগুলি খসে পড়ে যে দেখা যায় না তো গত রাত্রে হয়েছিল সাইদ ইবিন জুবাইর রহমতুল্লাহ হয়তো দেখেছেন বা খবর পেয়েছেন তিনি বললেন যে গত রাত্রে যে তারকা খসে পড়েছে তোমাদের কেউ দেখেছি কি ফাকুল তো আনা তখন হোসাইন বিন আব্দুল বলছেন যে আমি বললাম যে হ্যাঁ আমি দেখেছি আমি দেখেছি রাত্রে তারকা খসে পড়তে দেখেছি এতে ধারণা হতে পারে ওই ব্যক্তি সম্পর্কে যে রাত্রে যখন গভীর রাত্রে তারকা খসে পড়তে দেখেছে তার মানে লোকটি তাহাজুদ পড়তে উঠেছিল হ্যাঁ দিয়ে হয়তো দেখেছে এরকম ধারণা হতে পারে না পারে না যাতে করে যে আমল আমি করিনি সেই সম্পর্কে আমার আমাকে না ভাবে যে আমি এত ভালো লোক আর এত লোক এত আল্লাহ আল্লাহ তাহাজুদ গুজার এরকম না ভাবে সেই জন্য এই ভুল ধারণা দূর করে দিতে চাইছেন বা আমার মধ্যে যেসব গুণ ক্ষমা খামাখাতে আমাকে এত বড় আল্লাহর নেক বান্ধা বা না বানিয়ে দেয় কত সতর্ক তাহলে তারা তাদের আমল সম্পর্কে মানে একটা কাজ আমি এমনি করতে পারি না তাহাজুদ পড়তে পারি না আর তারপরে যদি মানুষ ভাবে যে লোক তো তাহাজুদ গুজার কেন রাত্রে তারকা খুশি পড়তে দেখেছে এই জন্য সাথে সাথে চট করে বলছেন সোম্মা কলতো তারপরেই আমি বললাম আমা শুনে রাখুন কিন্তু আমি কোন নামাজে তাহাজুদে ছিলাম না তাহাজুদে ছিলাম না কারণ প্রশ্ন উঠছে যে তাহাজুদে ছিলে না তাহলে গভীর রাত্রে তারকা খুশি পড়লো তুমি দেখলে কি করে বলছেন ওয়ালা কিন্নি লো দেখতো ব্যাপার এই ছিল যে আমাকে বিচ্ছুতে দংশন করেছিল বিচ্ছুতে আমাকে দংশন করে নিয়েছিল এই দংশনে পেরেশান ছিলাম ছটপট করছিলাম সারা রাত ঘুম হয়নি তাই দেখেছি তারকা খসে পড়তে দেখেছি কত সতর্কতা কালা ফামা সানাতা তোমাকে যখন বিচ্ছুতে দংশন করলো তো কি করলে তুমি বলছে ইর তাকাই তো আমি ঝাড়ফুক করলাম ঝাড়ফুক করলাম বলেছেন তিনি কাল ফামা হামালাকা আলাজা আলিকা তোমাকে কে করতে বলল বা কেন করলে তুমি এর দলিল তোমার কাছে আছে করার বলতো হাদিস আমি বললাম যে একটি হাদিস আমি শুনেছি হাদাসানাহু সাবি এমাম সাবি সাবি তিনি তাবি ছিলেন তিনি আমাকে বর্ণনা করেছেন কোন হাদিস তখন আমি বললাম হোসাইব বোরাইদা হোসাইব সাহাবি রাজি আল্লাহ তালু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি আন্নাহ কাল তিনি বলেছেন আইনিন ঝাড়ফুঁক নেই একমাত্র বদনজর ছাড়া আর কি ছাড়া আহ না হমা হমাতন মানে বিষ হ্যাঁ বিষ দংশন হ্যাঁ কারো কোনো কিছুর বিষ লেগে যাও সাপের বিষ অথবা বিচ্ছুর বিষ লেগে যাওয়া হচ্ছে হোমা এর অর্থ এই পুরনো কেতাব তহিদে ভুল আছে নতুন যেটা তহিদের ব্যাখ্যা তাতে মনে হয় ঠিক করেছে এর অর্থ কি করেছে জানেন জ্বর হুম্মা করে দিয়েছে হোমা তো না পড়ে ওকে পড়ে নিয়েছে কি হুম্মা তারপরে হুম্মা হলো এই গোলতা নেই তাতে আছে হোম্মা ইয়ে আছে আর খাড়া যাবার উপরে আছে হোম্মা মানে জ্বর হোম্মা যার মানে জ্বর হয় সেটা হচ্ছে হা মিম ইয়া আর ইয়ার উপর খাড়া যাবার আর মিমে তাসদিদ হুম্মা আর এটি হচ্ছে বিনা তাসদিদে হোমাতুন হোমা মানে হচ্ছে বিষ লেগে যাওয়া কোনো কিছু দংশনে সাপ অথবা বিচ্ছুর তো নবী সাল্লাম এই হাদিসে কি বলেছেন বলাই দেবেন হুসাইব রাজি আল্লাহ তার বর্ণনা করেছেন যে ঝাড়ফুঁকের প্রয়োজন নেই তবে ঝাড়ফুঁক করো কিসে বদনজর লাগলে ঝাড়ফুঁক করো আর বিষ লাগলে সাপ বিচ্ছুর বিষ লাগলে ঝাড়ফুঁক করো এই হাদিসের আমি আমল করেছি ঝাড়ফুঁক করেছি কাল তখন বলছেন সাইদিবিনে কাদ আহসানা মানিন তাহা এলামা সামিয়া ওই ব্যক্তি ভালোই করেছে যে ব্যক্তি যতটা শুনেছে ততটা সে করেছে অর্থাৎ তুমি ভালো করেছো যা শুনেছো তার উপর আমল করেছো তুমি শুনেছো যে বিষ লাগলে দংশন যদি করে সাপ বিছুতে তাহলে ঝাড়ফুঁক করা যায় তাই তুমি করেছো ভালো করেছো হাদিস শুনেছো হাদিস আমল করেছো আর যতটা শুনেছো সেখান পর্যন্ত ক্ষান্ত হয়েছো কিন্তু ওয়ালাকিন তবে আমাকে ইবিন আব্বাস রাজি আল্লাহ তালম একটি হাদিস শুনিয়েছেন সেটি একটু ভিন্ন সেটার উপরে যদি আমল করতে পারো তাহলে আরো ভালো হয় দুই হাদিসে দ্বন্দ্ব নেই তাহলে আগের হাদিসে জায়েজ বলা হয়েছে যে বদনজর লাগলে কি করেন ঝাড়ফুঁক করেন আর ঝাড়ফুঁক কিসে করেন বিষ সাপ বিছুর বিষে ঝাড়ফুঁক করেন আর এই হাদিসে আব্বাস রাজি আল্লাহ তালুমা বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাহ করিম হতে আন্না কাল তিনি বলেছেন ওরে যা আলাইয়াল ওমাম আমার সামনে বিভিন্ন ওম্মতকে পেশ করা হইল নবী সাল্লামের সামনে বিভিন্ন ওম্মতকে নিয়ে আসা হইল স্বপ্নে আর নবী করিম সাল্লাম যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের মর্যাদা কেমন ওয়াহি আল্লাহর নবী কোন স্বপ্ন দেখলে সেই স্বপ্ন চিরসত্য কিন্তু বাকি আল্লাহর নবী ছাড়া উম্মতের যে কোনো ব্যক্তি স্বপ্ন দেখুক না কেন স্বপ্নে হকও হইতে পারে বাতিলও হইতে পারে আর যেহেতু জানা নেই যে আজকে রাত্রে স্বপ্নটা হক হইল না বাতিল হলো সুতরাং স্বপ্নের উপর আস্থা করা শরীয়তে জায়েজ নয় হারাম স্বপ্নের উপর আস্থা ভরসা করবেন যে একজন লোকে আমি এই স্বপ্নে দেখলাম যে খুব ভালো অবস্থায় আছে জান্নাতে চলে গেছে আর সুতরাং সেটা কিতাবে লিখে দিলেন আর বললেন যে হ্যাঁ অমুক ব্যক্তি জান্নাতি হ্যাঁ আর এই রকম কিসা স্বপ্নের কিচ্ছা কাহিনীতে ভর্তি আমাদের দেশের কিছু ধর্মীয় কিতাব যেগুলোর নাম আপনাদের আশা করি জানাই আছে তাই না আম্বিয়া কিরাম আলহিম সালামের স্বপ্ন ছাড়া অন্য কারো স্বপ্নর কোনো মূল্য নেই তবে আপনি ব্যক্তিগত জীবনে স্বপ্ন একটা দেখলেন আর তারপরে তার ফল পেলেন ভালো পেলেন তাহলে আপনার বিশ্বাস হলো অথবা ভালো যদি কেউ স্বপ্নের বিবরণ দিতে পারে আর বিবরণ দেয় তারপরে একইনের সাথে বলা যাবে না যে যেভাবে বিবরণ দিয়েছে সেই রকম হবে অনেক সময় ভুল হতে পারে আপনি কেন কেমন করে বলবেন যে স্বপ্নের বিবরণ কোরআন হাদিস ভিত্তিক নাই এটি হচ্ছে কি নিজের একটা অনুমান ভিত্তিক অনুমান ভিত্তিক কিছু লোকের মধ্যে এরকম যোগ্যতা আছে অনুমান ভিত্তিক স্বপ্নের ব্যাখ্যা যদি করে তাহলে অনেক সময় ঠিক হয়ে যায় কিন্তু এরও কোনো একই নিশ্চয়তা নেই যে স্বপ্ন আপনি একটি বললেন যে শেখ আমি একটা স্বপ্ন এরকম দেখেছি আর কেউ বলে দিল যে হ্যাঁ আপনার ভাগ্য ভালো আপনার এই হবে সেই হবে আর ভালো হয়ে যাবে না আমি একবার স্বপ্নে দেখলাম একবার স্বপ্নে দেখলাম যে এক শেখ বক্তব্য করছেন আর আমি তার পাশে দাঁড়িয়ে আমিও তার হেল্প করছি বক্তব্য আমিও কিছু বলছি আর উনিও বক্তব্য উনি আরবিতে বলছেন আর আমি তার হেল্প করছি দাঁড়িয়ে আছি পাশে আর সামনে দেখছি বাদশাহ ফাহাদ আর তাকে বক্তব্য করছে আর খুব শক্ত ভাষা এরকম বক্তব্য করছে আপনি এইরকম ভাবে চলেন আল্লাহকে ভয় করেন ইত্তাকুল্লাহ এরকম বক্তব্য করছে আজকে থেকে ছয় সাত বছর আগে স্বাভাবিক এইরকম স্বপ্ন দেখলে মনের মধ্যে একটা কি জাগে কৌতূহল যে ব্যাপারটা কি এরকম স্বপ্ন কেন দেখলাম এইরকম কেন স্বপ্ন দেখলাম হজের মৌসুম তারপরে পরে ছিল হজে গেলাম হজে গিয়ে হজে আমার ডিউটি ছিল এক মাস মক্কাতে ডিউটি ছিল তো ওখানে গিয়ে বড় বড় শেখেরা সব বিভিন্ন জায়গা থেকে এসছে একজন শেখ আদেল সোবাই বলে রিয়াজ আলেমাম ইসলামিক ইউনিভার্সিটিতে উনি পড়ান তার সাথে আগে থেকে পরিচিত ছিল তার বাপদাদার বাড়ি এখানে দাম্মামে ওই আলমানি হসপিটালের কাছে এখান থেকে একটু পরিচয় ছিল ওখানে দেখা শেখাতে একই জায়গায় একই ডিপার্টমেন্টের ডিউটি একই জায়গায় ডিউটি পড়েছে তো ওনাকে বললাম যে আমি স্বপ্ন দেখেছি কিন্তু এই স্বপ্ন তো ওই তো খুব মানে আসলে বিপজ্জনক স্বপ্ন যে বাদশাকে সম্বোধন করে এই আপনি আল্লাহকে ভয় করুন জবাব দিতে হবে আমাদের এই হবে সে হবে এরকম বক্তব্য করা এরকম স্বপ্ন আর তার সাথে আমি সহযোগী দাঁড়িয়ে আছি কোথায় স্বপ্ন আমার আর উনি বিবরণ উনি ওনার সম্পর্কে শুনেছিলেন বিবরণ কিছু দিতে পারেন তো বিবরণ উনি দিলেন এই তখন আমার কিন্তু যেটা কাজ হয়েছে সেটা বিবরণ উনি দিলেন স্বপ্নের বিবরণ আপনার হয়ে গেছে আমার কাছে স্বপ্নের বিবরণ আপনার হয়ে গেছে কি বলছে যে আপনার হজের এই ডিউটিতে আসবেন সরকারি ডিউটিতে আপনি ইসলামী সেন্টার দাম্মাম থেকে আর সেই সরকারের পক্ষে বাদশাহ ফাহাদের পক্ষ থেকে আপনি দিনের কথা সারা বিশ্বের মানুষকে এখানে আজিদেরকে বলবেন এ হচ্ছে এর ব্যাখ্যা কোথায় আমার স্বপ্ন বাদশাহকে আমি করছি হ্যাঁ আর ওখানে দেখছি যে ব্যাখ্যা হচ্ছে ওই যে আমি যে এক মাসে ডিউটিতে গিয়েছি সারা বিশ্বের হাজিদেরকে দিনের কথা তহিদের কথা শোনা যে বাদশাহ পক্ষ থেকে গেছি তো অনেক সময় স্বপ্ন সত্য হয় আবার অনেক সময় স্বপ্ন ভুল হয় অনেক সময় স্বপ্ন এমন ভুল হয় শয়তান পেরেশান করে শয়তান পেরেশান করে ফেলে এমন স্বপ্ন খারাপ আজে বাজে স্বপ্ন দেখে আমাদের মতো লোককে পেরেশান করে তাহলে মানুষের স্বপ্ন সব সময় সত্য হবে না আম্বিয়া কেরাম ছাড়া কখনো সত্য হইতে পারে জানাও নেই সত্য কি মিথ্যা বাহ্যিক অনেক সময় আবার স্বপ্ন খারাপ অনেক সময় ওর ওর রেজাল্ট হয়তো ভালো আবার অনেক সময় বাহ্যিক ভালো দেখা যাচ্ছে স্বপ্ন খুব ভালো কিন্তু রেজাল্ট খুবই খারাপ এরকম বহু দৃষ্টান্ত রয়েছে স্বপ্নে স্বপ্নের পিছনে পড়িয়ে নাকি স্বপ্ন কিন্তু ইন্টারেস্ট আছে দেখছেন সবাই একেবারে ও মনোযোগ সহকারে কিন্তু স্বপ্নের কথা শুনছেন তো নবী করিম সাল্লাম যে দেখলেন বিভিন্ন উম্মতকে আল্লাহর নবীর সামনে আদম আলি সাল্লামের যুগ থেকে নু আলি সাল্লামের জামানার লোক ইদির ইসালামের জামানার লোক ইব্রাহিম আলি ইসলামের জামানার লোক মুসা আলি ইসলামের জামানার লোক সমস্ত লোককে নিয়ে এসে দেখানো হচ্ছে ইসা আলি সাল্লামের উম্মতকে দেখানো হচ্ছে সমস্ত উম্মতকে নিয়ে এসে দেখানো হচ্ছে তারা আয়তুন নবী আরো কত নবী যেই নবী গণের আল্লাহ পাক উল্লেখই করেনি কোরআন কারিমে তাদেরকেও নবী করিম সাল্লাম দেখছেন না তাদের সাথে বিভিন্ন অবস্থা দেখছেন কি দেখছেন আমি কোন নবীকে দেখলাম ওয়ামাহুর রাহত তার সাথে দেখলাম যে একটি ছোট্ট দল আছে তার সাথে ইমান নিয়ে এসেছে কিন্তু একটা ছোট্ট দল পঁচিশ পঞ্চাশ জন একশো জন দুশো জন এরকম এমনও কোন নবী দেখলাম যার সাথে মাত্র একজন দাঁড়িয়ে আছে তার উম্মত একজন হয়েছে একজন মাত্র কলেমা পড়েছে আবার কোন নবী দেখলাম দুইজন কলেমা পড়ে মুসলমান হয়েছে মাত্র দুইজন ইমান নিয়ে এসেছে এখানে আমরা যারা দাওয়াতি কাজ করব প্রত্যেকে দাওয়াতি কাজ করব আমরা কেউ হয়তো একটু দূর পর্যন্ত করব গোটা গ্রামবাসীকে জানাবো এলাকাবাসী ডিস্ট্রিক্টবাসীকে জানাবো দেশবাসীকে জানাবো বিদেশি লোককেও জানাবো আর কেউ এমন আছি যে নিজের বাড়ির পরিবারকে জানাবো কিন্তু প্রত্যেকে কিন্তু দাওয়াতি কাজ করব আমরা করব না আপনাদের ফরজ নয় যে আপনার বাড়িতে আপনার স্ত্রীকে পর্দা শেখাবেন তহিদ শিখাবেন শির্ক বিদার থেকে বাঁচাবেন গোনা থেকে বাঁচাবেন আপনার মাকে শির্ক বিদার থেকে আপনার মায়ের গলায় তাবিজ আছে এখানে তাবিজ আছে হাতে যে বালা আছে ইত্যাদি বাঁচাবেন না শির্ক বিদার থেকে মা যায় মাজারে আট্রসি যায় মাইজ ভান্ডারি যায় যায় আপনার ফুরফুরা যায় যায় আপনার শাহজালালে যায় বাঁচাবেন না যায় আজমিরে বাঁচাবেন না নামাজ পড়ে না আপনার ভাইয়েরা বোনেরা নামাজ পড়ে না পর্দা করেন তাদেরকে এইসব গুণা থেকে বাঁচাবেন না বিদাত করে মিলাদ করে কত রকম বিদাত করে নিয়ত পড়ে আর বিদাতে সেসব বিদাত থেকে বাঁচাবেন না বিয়ে সাদীর বিদাত করে সেসব বিদাত থেকে বাঁচাবেন না তাহলে এগুলি হচ্ছে আপনার দাওয়াত আপনার পরিবারকে বাঁচা কু আনফুসা কু আহলি কু প্রথম দাওয়াত দিবেন আপনি নিজের পরিবারকে নিজের নাফসকে বাঁচাবেন প্রথম শিক্ষা এলম হাসিল করে সঠিক তারপর আমল করবেন আর তারপর আমল করে তারপর নিজের পরিবারকে আপনি জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবেন তা আমরা যখন প্রত্যেকে দাওয়াতের কাজ করব তো এখানে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে এই হাদিস এই হাদিস যদি আপনি ভালো করে একটু চিন্তা করুন যে নবী যার কাছে জিব্রাইল ওয়াহি নিয়ে আসছেন আমাদের নবীর কথা বলছেন অন্য আগের নবীদের কথা অনেক নবী হ্যাঁ জিব্রাইল ওয়াহি নিয়ে এসেছেন অনেক সময় তাদের কাছে সাহিফ আল্লাহর পক্ষ থেকে কিতাব হয়তো এসছে আর ইসলাম গ্রহণ করেছে ইমান নিয়ে এসছে মাত্র একজন অথবা দুইজন আপনার বাড়িতে চিন্তা করুন কজন সদস্য আছে আমাদের দেশে যে পারিবারিক কাঠামো কমের পক্ষে দশজন সদস্য হয়তো আছে দু চার পাঁচ ভাই আছেন আর পাঁচ ভাই থাকলে তো পাঁচ ভাইয়ের পাঁচটা স্ত্রী আছে ভাবিরা আছে হ্যাঁ তারপরে বোনেরা আছে যারা আসা যাওয়া করছে বিয়ে শাদী হয়ে গেল মা বাবা আছে তো হয়ে গেল আমাদের দেশে কমের পক্ষে একটা পরিবার বাড়িতে পাঁচ জন থেকে দশ জন বিশ জন পঞ্চাশ জন থাকে এমনও পরিবার আছে পঞ্চাশ জন সদস্য নিয়ে তারা একসাথে খাওয়া দাওয়া করছে আমি একটি পরিবারের কথা জানি এককালে আমার এক বন্ধু মানুষ ছিল তো ওরা ওদের ফুফু খালা সব একসাথে খেত আর বাচ্চা যা আছে সবাই আর আর ওই নাতি নাতনি সব হয়ে গেছে সব একসাথে খাওয়া দাওয়া করে বলছে একশোর বেশি একশোর বেশি সদস্য নিয়ে একসাথে খাওয়া দাওয়া করে তাহলে আপনি যদি বাইরে ইসলামের দাওয়াত নাও দিতে যান আপনি নিজের বাড়িতে যদি ইসলামের দাওয়াত দেন কতজন আপনার বাড়িতে আপনার বাড়িতে মামারা রয়েছে মামানিরা রয়েছে তারপর মামা তো ভাই রয়েছে বোন রয়েছে ইত্যাদি করে ধরলে দেখা যাচ্ছে পঁচিশ জন আমার বাড়িতে আছে এই পঁচিশ জনের মধ্যে যদি পাঁচজন শোনে পাঁচজনও না শোনে দুইজন শোনে একজন শোনে তাও বলবেন যে এমন নবী গিয়েছেন যে মাহুর রাজল আর রাজলানে এই একজন ইসলাম গ্রহণ করেছে তবা করেছে আমার হাতে আলহামদুলিল্লাহ আমার মামার বাড়িতে আমার বাবার বাড়িতে আমার ভাইদের মধ্যে একজন তো নামাজি হইল একজন তো শির বিদাত ছাড়লো একজন তো পাপ করা হারাম খাওয়া ছাড়লো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেহনত নষ্ট হয়নি আমার মেহনতের নাকি আমি পেয়ে গেছি বাকি ফলের মালিক আল্লাহ রেজাল্ট ফলাফল কতটুকু আল্লাহ দেবেন সেটা আল্লাহর কাজ নিরাশ হওয়ার কিছু নেই এমন নবী হবে যার সাথে একজন মুসলমান হবে দুইজন মুসলমান হবে ওয়ান নবী ও আরো শোনেন এমন নবী দেখলেন নবী সাল্লাহ আহাদ নবী একাই দাঁড়িয়ে আছেন স্বপ্নে দেখছেন নবী করিম সাল্লাহাম তার সাথে একটিও লোক নেই অর্থাৎ একজনও কলমা পড়েনি মুসলমান হয়নি একজনও ইমান নিয়ে আসেনি তাহলে যদি আপনার কথা একজন আসর না করে কেউ যদি আপনার কথা না শুনে তো আলহামদুলিল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি অমা আলাইনা হিসাব আমার কাজ ছিল পৌঁছে দেওয়া ভাইরে পৌঁছে দিলাম তোমাদেরকে বাবাই তোমাদেরকে পৌঁছে দিলাম এখন আলাইকুমুল হিসাব হিসাব দিতে হবে তোমাদেরকে কাল কেমতে আমার গলা ধরতে পারবে না যে আমি বলিনি কেন সৌদি আরব থেকে তহিদের দেশ থেকে তহিদ শিখে এসেছিলাম শূন্যতে শিখে এসেছিলাম আর এই বিদাত শিরকে এগুলি এগুলি সম্পর্কে বলিনি কেন এই কথা বলতে পারবে না আমি জানিয়ে দিয়েছি তোমাদেরকে আমি শিরিক বলে দিলাম তোমরা মানো আর না মানো ইত্যাদি ইত্যাদি এমন নবী দেখলেন যার সাথে একজন মুসলমান হয়নি আমি এখানে একটি কথা বলি ভারত উপমহাদেশ ভারত পাকিস্তান থেকে শুরু করে বর্মা পর্যন্ত এই বিশাল পাঁচ হাজার কিলোমিটার এরিয়া পাঁচ হাজার কিলোমিটার এরিয়া এই এরিয়াতে কোন নবীর খোঁজ পাওয়া যাচ্ছে ইতিহাসে আল্লাহ যে পঁচিশ জন নবীর কথা উল্লেখ করেছেন তাদের অধিকাংশ সামদেশে প্যালিস্তানে ফিলিস্তিনে আর না হলে আরব আরব উপদ্বীপে ঠিক না আর না হয় ইরাকে কিছু অল্প বেশিরভাগ সামদেশ আর ফিলিস্তিনে তাহলে বাকি সারা বিশ্ব তাতে রয়েছে জাপান মালয়েশিয়া ধরলাম যে ওইদিকে না হয় অত দূরে মানুষ ছিলই না হয়তো কিন্তু ভারতের সভ্যতা তো প্রাচীন সভ্যতা প্রায় চার পাঁচ হাজার বছর আগের সভ্যতা বা তারও বেশি হয়তো তাহলে এই ভারতে কি কোনো নবী আসেনি নবী আসেনি আল্লাহ বলছেন ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালাফিহা নাজির আল্লাহ বলেছেন এমন কোন জাতি সম্প্রদায় নেই যেখানে আমি নবী পাঠাইনি তাহলে ভারত বাংলাদেশের নবী পাঠিয়েছেন আল্লাহ ফাকরুল আলমিন সেই নবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেননি বিভিন্ন হেকমতের জন্য উল্লেখ করেননি হতে পারে যে পুত্তলিক মূর্তির পূজকরা কট্টরপন্থী তারা সেই নবীর ওপরে একজন ইমান নিয়ে আসেনি আল্লাহ তার ঘটনা উল্লেখ করেননি ওয়ান নবী ভারত উপমহাদেশ থেকে বাংলার জমিন থেকে আর পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের জমিন থেকে এমন নবী উঠবেন কাল কেমতে যে আল্লাহ আমি তো এই দেশে এসেছিলাম তোমার পক্ষ থেকে নবী হয়ে একজন মুশরেক পুতুলের পূজারী মুসলমান হয়নি ইমান নিয়ে আসেন বলবে তারপরে দুটি উম্মতকে আরো দেখছেন নবী সাল্লাম ঈদ রফি আলী সওয়াদুন আজিম হঠাৎ করে আমার সামনে একটি বিরাট দলকে নিয়ে আসা হলো সওয়াদ মানে জামাত আর আজিমন মানে বড় দল একটি বড় দলকে নিয়ে আসা হলো সামনে পেশ করা হইল ফাজানান্ত উঁচা করা মানে পেশ করা হইল ফাজানান্ত আন্না উম্মাতি আমার ধারণা হইল যে এত বড় দল তখন এটি আমারই উম্মত হবে ফকিল আলী আমাকে বলা হলো যে না আপনার উম্মত না হাজা মুসা ওয়া এই যে মুসা আলী ইসলামকে দেখছেন আর তার সাথে তার জাতি তার কম তার উম্মত ফানাজার তো আবার দেখলাম ফাইজা সওয়াদুন আজিম আর একটি বড় জামাত বড় দল আর একটি বড় দল দেখলাম আগের চাইতে বড় দল ফাকিল আলী আমাকে বলা হলো হাজহি উম্মাতুকা এই হচ্ছে আপনার উম্মত নবী করিম স্বপ্নের দৃশ্য দেখিয়ে দেওয়া হলো আজকে দুনিয়াতে কাল্পনিক ছবি করে দেখাচ্ছে দেখাচ্ছে না প্রাচীন যুগের ওই যুদ্ধগুলো কেমন করে দেখাচ্ছে আজকাল দেখাচ্ছে না দেখাচ্ছে যুদ্ধ করে যে বদর ওহদ কেমন করে হয়েছে দেখাচ্ছে ছবিতে মনে হচ্ছে যে ওই যুগে মনে হচ্ছে ভিডিও ক্যামেরা করা হয়েছে আসলে কিছু নয় দেখাচ্ছে মোগলদের যুগে যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলো দেখাচ্ছে তখনকার যুগে কি সব ব্যবস্থাই ছিল না তো মানুষ যদি করতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলমী নবী করিম সাল্লামকে এই দৃশ্য সারা বিশ্বের মোমেন মোমেনাথকে দেখিয়ে দিতে পারে না যে আপনার উম্মত দেখে নেন আল্লাহ পাক দেখিয়ে দিলেন আলফান আর আপনার এই উম্মতের সাথে বা এদের মধ্যে রয়েছে সত্তর হাজার লোক ইয়াদ হলুন আল জান্নাহ যারা জান্নাতে প্রবেশ করবে বেগের হিসাব বিনা হিসাবে আর ওয়ালা আজাব বিনা আজাবে হিসাবও হবে না আর আজাবও হবে না কারণ এমন কিছু লোক হবে যে হতে পারে যে তাদের কবরে আজাব হয়েছে তাহলে আজাব হয়ে গেল পরে আর হিসাব হলো না যাও তোমার তো সব শেষ হয়ে গেছে আর কি চলে যাও তাহলে বিনা হিসাবে হইতে পারে না বিনা হিসাব আর বিনা আজাবে দুটি কথা শর্ত লাগা হয়েছে অথবা এর বিপরীত হইতে পারে যে হিসাব হলো হিসাব হয়ে আল্লাহ মাফ করে দিলেন তুমি এরকম করেছো তুমি এরকম করেছো এরকম করে ছোট ছোট খাটু গুণা করেছো অনেকে আছে সাকিরা গুণা খুব বেশি করে শয়তান বড় গোনা করাইতে পারে না হয়তো ইমান মোটামুটি ভালো আছে কিন্তু সাকিরা গোনা করাই বিনা কাজে ওই লেডিস মার্কেট ঘুরতে যাবে হ্যাঁ বিনা কাজে গিয়ে শিকতে বসে থাকবে বসে আছে এদিকে কেউ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ওই সব দেখতে আছে নবী করিম রাস্তার পাশে বসে থাকতে নিষেধ করেছেন আমাদের দেশে গ্রামে লোকেরা কি করে বাড়ির বাইরে রাস্তার পাশে বসে আছে বসে আছে নবী সাল্লাম নিষেধ করেছেন লাতাজের সাল্লা তোরকাত রাস্তার পাশে বসিও না তারপরে সাহাবারা বলে রাসুল আল্লাহ কখনো কখনো আমাদের জরুরি আপনি নিষেধ করে দিলে হারাম হয়ে যাবে মুশকিল আমাদের অনেক সময় জরুরি হয় রাস্তার পাশে বসে থাকতে হবে কারোর সাথে দেখা সাক্ষাৎ করবো এটা দিয়ে যাবে বা অন্য কোনো কাজ আছে বসে আছি প্রয়োজনে বসে আছি অনেক সময় অনেকের বসার জায়গা নেই বিদেশি মানুষ এসেছে রাস্তায় ফুটপাতে বসতে হয় না এখানে বসতে হচ্ছে বিল্ডিং এর নিচে বসতে হচ্ছে বেচারাকে তো যখন সাহাবারা বললেন তখন নবী সাল্লাম বললেন যে ফাইন আবাই তুমি জলুসা যদি তোমাদের বসতেই হয় যে না বসতে হবে কখনো কখনো ফাতু তারিকা হাক কাহো তাহলে রাস্তার হক দেবে রাস্তার হক দেবে ফাতু তারিকা হাক কাহু সাহাবারা জিজ্ঞাসা করেন ওয়ামা হাক কাহু ইয়া রসুল আল্লাহ রাস্তার হক কি আবার রাস্তাকে হক দিতে হবে হ্যাঁ রাস্তার হক আছে কি রাস্তার হক বলছে গাদ্দুল বাসার রাস্তায় যখন বসে থাকবে দৃষ্টি নত করে বসে থাকবে এমন নয় যে কে কোন মহিলা গেল কে কত সুন্দর এটা কার স্ত্রী কার মেয়ে রে হ্যাঁ কাপড়কে জিজ্ঞাসা আচ্ছা, চেনা চেনলে কার মেয়ে এটা হ্যাঁ কার স্ত্রী এটা কার বোন এটা ইত্যাদি সব কেন তারপরে রাদ্দুসাল্লাম সালাম দিলে সালামের জবাব দেন রাস্তায় বসে বসে গল্পতে মেতে আছেন না সালাম দিয়ে সালামের জবাবই দিচ্ছেন না তাহলে রাস্তার ফাঁকাতেই করলেন না তো চলেন নবী করিম সাল্লাম কি বললেন যে সত্তর হাজার লোক আমার উম্মতের বিনা হিসাবে এবং বিনা আজাবে জান্নাতে যাবে কিছু লোক এমন হবে যাদের হিসাব নিকাশ হবে যে তুমি এরকম করেছো এরকম করেছো কিন্তু আল্লাহ আজাব দেবেন না তাকে এরকম ছিল অল্প কিছু কোন ছিল আল্লাহ তার রহমতে মাফ করে যাও মাফ করে দিলাম ভয় পেয়ে যাবে আর একটা হাদিস আছে ভয় পেয়ে যাবে আমেলতা কাজা ফি অম কাজা অমুক দিনে অমুক দিনে এই কাজগুলি করেছো তখন খুব ভয় পেয়ে যাবে বান্দা যে গেলাম তাহলে আর উপায় নেই তখন আল্লাহ বলবেন তুমি ভয় করিও না সাতার তোহা আলাইকা ফির দুনিয়া দুনিয়াতে আমি গোপনে রেখেছিলাম তোমাকে লাঞ্ছিত করিনি যে তুমি এইরকম কাজগুলি করতে ভুলগুলি করতে এই লাঞ্ছিত করিনি লুকিয়ে রেখেছিলাম আর এখন আর তোমাকে অপদস্থ করবো না লাঞ্ছিত করবো না কারণ অপদস্থ লাঞ্ছিত করে জাহান নামে যদি পাঠায় তো লোক বলবে গ্রামের লোক বলে এই তো লোকটি তো নামাজি ছিল লোকটি তো দাড়িওয়ালা লোক ছিল তুই কেন জাহান নামে যাচ্ছে যাক তোমার মান ইজ্জত ঢেকেই রাখলাম আর তোমাকে এখন মাফ করে দিলাম যাও তুমি জান্নাতে যাও তাহলে হিসাব তো আল্লাহ নিলেন মানে পেশ করলেন হিসাব সামনে কিন্তু আল্লাহ আজাব দিলেন না এরকম কিছু লোক হবে আর এরা যে হবে সত্তর হাজার তাদের হিসাবও আল্লাহ নিবেন না আর আজাবও দেবেন না বিনা হিসাব বিনা আজাবে জান্নাতে যাবে নানা ভাষা নানা মত ফাঁকালা বাজহম তাদের কিছু লোক বললো ফালা আল্লাহ সাহিব রসুল আল্লাহ সাল্লাম হতে পারে যে ওই লোকেরা যারা আল্লাহ রসুলের সাহাবি হবেন তাহলে আমরা আল্লাহ রসুল সাহাবি হয়েছি আশা করি মনে হয় আমরা জান্নাতে যাব একটি মত একটি মত কেউ ব্যক্ত করলো ফকালা কিছু লোকেরা বললো না না এটা ঠিক না আমরা সবাই একবারে বিনা হিসাবে জান্নাত আমাদের হিসাব নিকাশ হবে না না ভয় লাগছে এই কথা বলতে এই সাহস হয় না না না ফালা আল্লাহ ওলিদুফিল ইসলাম তারা ওই লোকেরা যারা জন্মগত ইসলাম পেয়ে গেছে জীবনে কোনোদিন শিরিক কুফুরি করেনি পাপ করেনি আর যখনই ভূমিষ্ঠ হয়েছে মুসলমান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে এরকম সাহাবাই কেরামে জামান নাই সাহাবিও আর জন্মগত মুসলমান এক দুটো বলেন তো দেখি আবদুল্লাহ মাসাল্লাহ ঠিক আছে হ্যাঁ হাসান হুসেন হাসান হোসেন যখন মায়ের পেট থেকে বিবাহ সারিয়া তখন ফাতেমা রাজি আল্লাহ তালা মুসলমান ঠিক না মুসলিমা তিনি তো এইরকম বেশ কিছু সাহাবাইকেরাম আছেন যারা সাহাবিও আবার সাহাবি হওয়ারও সম্মান পেয়ে গেছেন মাসা আল্লাহ তবরাকাল্লাহ আর তার সাথে সাথে তারা মুসলিম ঘরে মুসলিম অরসে জন্ম নিয়েছেন আর আমরা মুসলিম অরসে জন্ম নিয়েছি এটি যদিও আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়ার বিষয় কিন্তু যদি আকিদ আমল ঠিক না থাকে মুসলিম পরিবারে জন্ম নিলাম কিন্তু নামাজ ঠিক নেই মুসলিম পরিবারে জন্ম নিলাম কিন্তু বিদাত করা শুরু করলাম মুসলিম পরিবারে জন্ম হইল কিন্তু হিন্দুদের দুর্গায় তো গেলাম না কিন্তু দরগাহ শরীফে পৌঁছে গেলাম দরবার শরীফে পৌঁছে গেলাম পীরদের দরবারে পৌঁছে গেলাম মাজারে দরবারে পৌঁছে গেলাম তাহলে বরবাদ করে ফেললাম আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন তাকে ধ্বংস করে ফেললাম তো কিছু লোকেরা মত ব্যক্ত করলো যে হতে পারে ওই লোকেরা আল্লাজিনা ওলিদুফিল ইসলাম যারা ইসলামে জন্ম নিয়েছে মুসলিম হয়ে জন্ম নিয়েছে ফালাম ইউসুকুবিল্লাহ সাইয়ান আল্লাহর সাথে কাউকে শরিক করেনি কখনো শিরিক করেনি বাকি অন্যান্যরা সিঁড়ি করেছেন সিঁড়ি করেছেন অধিকাংশ লোকই সিঁড়ি করেছে কুফুর অবস্থা তারপরে মুসলমান হয়েছেন ওয়াজাকারু আসিয়া আরো অনেকে অনেক মত ব্যক্ত করলো ফাখারাজ আলহিম রসুল্লাহ কিছুক্ষণ পরে রসুল্লাহ আবার বেরিয়ে আসলেন তারা কিন্তু কল্পনা জল্পনা করতে আছে একটা চিন্তার বিষয় যে সত্তর হাজার কি হবে আমরা হবো হবো কিনা তার মধ্যে নবীলাম বেরিয়ে আসফা আখবর লোকেরা বললেন নবী সাল্লামকে জিয়া রসুল্লাহ আমরা এরকম নানা মত পেশ করছি ফাকাল নবী সাল্লাম বললেন যে না না হোমুল্লাজিন আল্লাহার কোন বিনা হিসাবে বিনা আজাবে যারা জান্নাতে যাবে তাদের তিনটি গুণ কি লায়াস্তার কোন তারা কি করে না ঝাড় ফোক চেয়ে নাই না তলব করে না ওয়ালা এক টন আর হ্যাঁ গরম লোহা দিয়ে শরীরে দাগে না ওয়ালা ইয়াতাতাইয়ারুন আর কুলক্ষণ নেই না ওয়ালা রব্বিহিম এবং তারা এগুলি কি জন্য করে না সবগুলির সার কথা হলো যে আল্লাহর উপর তাদের পুরোপুরি পুরোপুরি ভরসা ভরসা তো অন্যদেরও আছে হ্যাঁ আমাদের কি ভরসা নেই কার ভরসা নেই আলহামদুলিল্লাহ সবাই বলছে আমার আল্লাহর ভরসা আছে কিন্তু ভরসাই তফাত আছে কারো ভরসা কম কারো ভরসা বেশি কারো অধিক ভরসা কারো পুরোপুরি ভরসা ভরসা মেলা রকমের ভরসা আছে তো এগুলি হচ্ছে আল্লাহর ওপর পুরোপুরি ভরসা লক্ষণ তারা তাদের রবের উপর পুরোপুরি ভরসা করে আকামা ওকা সাহেবিন মেহসান ওকা সাহেবিন মেহসান রবি আল্লাহ তালানহ সাহাবি দাঁড়িয়ে পড়লেন চট করে দাঁড়িয়ে গেলেন যে আগ্রহ চাহিদা যে বিনা হিসাবে জান্নাত আল্লাহর কাছে নেবো তাড়াতাড়ি করে আল্লাহ রসুলের কাছে দরখাস্ত ফাঁকা রসুল আল্লাহ আল্লাহ রসুল কিসের দরখাস্ত আল্লাহ নবীর কাছে জান্নাত চাওয়ার না দুয়ার হ্যাঁ তাহলে নবী যখন জান্নাত দিতে পারেন না তো পীর ওলিরা এরা বাবারা তোমাদেরকে ছেড়ে একাই পীরে কিবলা জান্নাতে যাবেন না এইসব কথাবার্তা সব কথাবার্তা আমাদের দেশের বক্তব্যের কিতাবে আছে কোথা থেকে পেল নবী করিম সাল্লামকে কি বলছেন ইয়ারসুল্লাহ আল্লাহ রসুল ওদু আল্লাহ আল্লাহর কাছে দুয়া করে দেন এই কথা নয় যে আপনি আমাকে বিনা হিসাবে নিয়ে যান দোয়া করে দেন আল্লাহর কাছে কারণ দাতাকে একমাত্র আল্লাহ অদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দেন আইয়াজ আলানি মিনহুম আল্লাহ যেন আমাকে ওই সত্তর হাজারের অন্তর্ভুক্ত করে দেন আমি যেন ওই সত্তর হাজার বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে তাদের একজন হইতে পারি ফাঁকা আল্লাহ বলে আন্তামিন হুম তুমি তাদেরই সামিল হবে তুমি তাদের একজন হবে তাহলে সত্তর হাজারের একজন সাহাবি ওকাশা বিন মেহসান তিনি সার্টিফিকেট পেয়ে গেলেন যে বিনা হিসাবে কামারা জলুন আখার আর একজন দাঁড়িয়ে গেলেন দেখা দেখি যে ও কাশা পেয়েছে তো আমি এই সুযোগ ফাকাল তিনি বললেন হে আল্লাহ রসুল আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন হুম আল্লাহ যেন আমাকে ওই সত্তর হাজার অন্তর্ভুক্ত করে দেন নবী করিম সাল্লাহ সাল্লাম এ কথা বললেন যে না তোমার হবে না কারণ এতে মনে প্রথম কথা যদি নাও হয় সত্তর হাজার মধ্যে সে সামিল আর যদি তাকে বলা হয় যে তুমি না না তোমার মধ্যে এই যোগ্যতা তুমি হবে না তাহলে মনে কি পেয়ে যাবে কষ্ট পেয়ে যাবে আঘাত হয়ে যাবে আক্ষেপ হয়ে যাবে হা পড়ে যায় হাই তাহলে আমি কি অপরাধী আর কি যে অপরাধ আমার দ্বারা হবে আল্লাহ জানে কি হবে বা কি হচ্ছে এই পেরেশানিতে পেরেশান হয়ে যাবে মানুষকে পেরেশান করা ভালো কথা নাই এক যদি এর মধ্যে সামিল না হওয়ার হ্যাঁ সামিল হওয়ার যোগ্য না হয় আর যদি সামিল হওয়ার যোগ্য হয় হয়তো সামিল হবে সত্তর হাজারের মধ্যে কিন্তু নবী করিম যদি বলে দিতেন এই কথা যে হ্যাঁ তুমিও তাহলে এখানে ক্ষান্ত হতো না লাইন লেগে যেত লাইন লেগে যেত আজকাল একটা কিতাব বিতরণ করতে গেলে লাইন লেগে যায় পাঁচটা কিতাব থাকলে আরো আরো আরো আরো শুরু হয়ে যায় স্বাভাবিক প্রয়োজন সবারই ভালো কথা এটি খারাপ কথা নাই তাহলে এই এই জান্নাত বিনা হিসেবে পাবো সাহাবাইকের এক লাখ চব্বিশ হাজার কাছে কাছাকাছি সাহাবাইকেরাম দূর দূরন্তেও যারা ছিলেন তারাও লাইন লাগিয়ে দিতেন খবর পেতে দৌড় দিয়ে চলে আসতেন তাই নবী সাল্লাম এই রাস্তা বন্ধ করে দিলেন যে না আল্লাহ যার জন্য রেখেছেন রেখেছেন কিন্তু আর না কাল বলেন সাবা কাকা বেহা ও কাসা ও কাসা তোমার আগে বেড়ে গেছে যাওয়ার হয়ে গেছে একজনের কথাও বলে দিলাম ও কাশা তোমার আগে বেড়ে গেছে ব্যাস আর নয় নবী সাল্লাম এই রাস্তাকে বন্ধ করে দিলেন যে দুনিয়াতেই জেনে নেবে যে বিনা হিসাবে আমি জান্নাতে যাবো এটার প্রয়োজন নাই আমল করো ইমান এবং আমলের মাধ্যমে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার চেষ্টা করো আর জেনে নিয়ে যাবে তুমি এই প্রয়োজন নাই তো এই ছিল হাদিস হাদিসে একটা কথা শুধু বাকি আছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ঝাড়ফুঁক তলব করার কথা বলেছেন যে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে বিনা হিসাবে বিনা আজাবে তারা ঝাড়ফুঁক তলব করবে না আর তারা গরম লোহা দিয়ে দাগবে না আর তারা কুলক্ষণ নেবে না আল্লাহর উপর তারা ভরসা রাখে সেই জন্য তাহলে কি চিকিৎসা করা ডাক্তারের কাছে চিকিৎসা করা বা আপনি ফার্মেসিতে গেলেন কিছু ট্যাবলেট বড়ি ইঞ্জেকশন নিলেন এগুলি কি এর অন্তর্ভুক্ত পড়বে এই ক্ষেত্রে আলামাদের দুটি মত আছে একদল বলছেন যে হ্যাঁ যদিও জায়েজ এবং নবী সাল আদেশ করেছেন চিকিৎসা করতে আউ নবী সাল্লাম বলেছেন একটি হাদিসে তোমরা চিকিৎসা করো ইয়া এ আল্লাহ আল্লাহর বান্দারা কারণ আল্লাপাক যে কোন রোগ ব্যাধি নাজল করেছেন তার জন্য চিকিৎসা ওষুধের ব্যবস্থাও নাজল করেছে ওষুধ রয়েছে পৃথিবীতে চিকিৎসা মানুষ জানুক আর নাই জানুক চিকিৎসা আছে যে কোনো রোগ আজ কিছুদিন আগে বলা হচ্ছিল যে ক্যান্সারের চিকিৎসা নেই আজ বলা হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসা আছে তারপরে বলা হয় যে এইডস এর চিকিৎসা নেই যদি সায়েন্সে বলে যে চিকিৎসা নেই তবুও মনে রাখবেন যে নবী সাল্লাম বলেছেন যে যে কোনো ব্যাধির চিকিৎসা আছে কিন্তু মানুষ এখনো ততদূর পর্যন্ত পৌঁছেনি সায়েন্স পৌঁছেনি বিজ্ঞান এখনো অতদূর পর্যন্ত পৌঁছেনি তো একদল বলছেন না চিকিৎসা করাবেন না যেমন ঝাড়ফুঁক আপনি তলব করবেন না চিকিৎসা তলব করবেন না কিন্তু অধিকাংশ ওলামাগন বলেছেন না চিকিৎসা সম্পর্কে নবীলাম যেহেতু বিভিন্ন হাতিসে তাকিদ করেছেন সুতরাং ওষুধ ব্যবহার করা অন্যরকম জিনিস ঝাড়ফুঁক আর ওষুধে পার্থক্য রয়েছে ঝাড়ফুঁকের ক্ষেত্রে যেই টানটা আধ্যাত্মিক টানটা যা যে ঝাড়ফুক করলো আর ভালো হয়ে গেলেন তার দিকে হয় অতটুকু ডাক্তারের দিকে হয় না অতটুকু ডাক্তারের দিকে হয় না কথা ঠিক নয় কি এটা কথা আসলে ঠিক একজন আলেমের কাছে বা একজন পরেশগার লোকের কাছে তাহাজুদ গুজার লোকের কাছে খুব নেক লোক আর তার কাছে দেখলেন যে একটু ফুক ফাঁক দিয়ে কাজ হয়ে গেল ওর দিকে যে মহাব্বত আর যে টানটা তার সম্পর্কে যে শ্রদ্ধা হ্যাঁ হিন্দুদের ভাষায় তো দেবতা হিন্দুদের ভাষায় দেবতা আমার আমাদের গ্রামের হিন্দুরা আমার আব্বা খুব ঝাড়ফুঁক করে দিতেন আর হিন্দুরাও লাইন লাগাইতো তো হিন্দুরা এসে বলতো আমার আমাদেরকে বলতো চাচা মানে ভাতিজা ভাতিজা বলতো কখনো চাচাও বলতো বলছে ভাতিজা তোমরা তো দেবতা গো দেবতা তো হিন্দুদের কাছে এমনিতে দেবতা হয়ে যায় মোহাম্মদ কাছে রহমতুল্লাহ আলাই যখন এতে গেলেন হ্যাঁ সিন্ধে গেলেন সিন্ধে ইসলাম প্রচার করার জন্য আর জিহাদ ফিসাবিল্লার জন্য তো সেখানে গিয়ে যখন শান্তি প্রতিষ্ঠা করলেন দেখালো যে ইসলামের ছত্র ছায়াতে ইসলামিক হুকুমত যে কামিছে এতেই শান্তি এতে মানুষের অধিকার পাচ্ছে হিন্দুরা অধিকার পাচ্ছে আর এই হিন্দুরা যারা আমাদের নির্যাতন করতো ধর্ষণ করতো জুলম অত্যাচার করতো সুন্দরী নারী দেখলে উঠিয়ে নিয়ে যেত আর মুসলমানরা আমাদের হেফাজত করছে মুসলমান আমাদের মেয়েদের হেফাজত করছে ইজ্জতের মূল্য দিচ্ছে তো তারা তখন মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলীকে বলতো যে আমাদের এখানে দেবতার অবতরণ হয়েছে বর্তমান যে করাচি ডাবেল এলাকা সে এলাকায় গিয়েছিলেন তিনি এখান থেকে ইসলাম প্রচার করে এসছেন সাহাবাইকেরামদের শেষ জামানা তাবেইনদের জামানায় তো সেই জমানে মোহাম্মদ কাসেমকে ভারতের হিন্দুরা তারা দেবতা বলতো জি তো চিকিৎসা করা যেতে পারে কারণ নবী সাল্লি সাল্লাম বহু হাদিসের চিকিৎসার জন্য তাকিদ করেছেন এবং চিকিৎসা সালাফি সাল্লাহ করেছেন চিকিৎসা এর পরিপন্থী নয় নবী করিম সাল্লাহাম একটি হাদিস বলেছেন তাদাউ এবাদ আল্লাহ আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করো আদেশ নবী সাল্লামের এই জন্য অনেক আলেমদের মতে চিকিৎসা করানো অজীব বিশেষ করে আপনার যদি তওয়াক্কল পুরাপুরি না হয় আর আজকাল অধিকাংশ লোকের তওয়াক্কল পুরাপুরি নয় চিকিৎসা করলেন আর আল্লাহ না করে মরে গেলেন তখন মরমর অবস্থায় তখন আপনার ইমান দুর্বল বা নষ্ট হয়ে যেতে পারে যে হাই রে যদি চিকিৎসা করতাম মনে হয় মরতাম না কাঁদতে শুরু করেছেন ছেলে মেয়েদের দেখে নাবালক ছেলে মেয়েদের দেখে স্ত্রীর দিকে দেখে যুবতী স্ত্রীদের দেখে হাই কি করলাম আমি বেশি তাওয়াক্কল করতে গেলাম আর তাওয়াক্কল করতে গিয়ে আমি যদি চিকিৎসা করতাম তো মনে হয় আমার স্ত্রীটা এত সুন্দরী স্ত্রীটা বিধবা হইতো না রে যদি হয় তাহলে গেল ইমান নষ্ট না যদি চলে আসলো যদি শয়তানের দরজা খুলে দেয় নবী সাল্লাম বলেছে সুতরাং আজকাল যখন আমাদের তাওয়াক্কল ওই রকম সাহাবাই কেনাদের জামানার নেই আল্লাহর নেক বান্দাদের মতন নেই তখন অনেক ক্ষেত্রে চিকিৎসা করা ওয়াজিব অলমার বলেছে চিকিৎসা করা নবী সাল এই হাদিস হাদিসের আমল করা ওয়াজিব ওয়ালা তা দাওয়াও বে হারাম তবে হারাম দিয়ে তোমরা চিকিৎসা করবে না অ্যালকোহল দিয়ে চিকিৎসা করবে মদ দিয়ে তোমরা চিকিৎসা করবে আর বলে যে মদ খেলে ভালো হবে আর আমি এতে উপকার পাচ্ছি হারামে উপকার পাচ্ছি না খবরদার না ঝাড়ফুঁক করেছি কিন্তু ওইখানে ইরতাকায় তো ঝাড়ফুঁক নিজে করেছে না অন্যকে দিয়ে করেছে দুটোর ক্ষেত্রে এই আরবি শব্দটা চলতে পারে এখানে বলা নেই তারপরে বর্ণনাকারী সাইদ বিন জোবাইর হাদিসটি বর্ণনা করলেন তিনি হয়তো আমি যেভাবে ব্যাখ্যা করলাম যে তলব করা আর ঝাড়ফুঁক নেওয়া করা আর নেওয়া ঝাড়ফুঁক নেওয়া আর কাউকে ঝাড়ফুঁক করা দুটোতে পার্থক্য যে করলাম আর ওলামারা পার্থক্য করেছেন সেটা হয়তো তিনি ওইভাবে পার্থক্য করে বুঝেননি তিনি একই রকম হুকুম করেছেন কিন্তু দুটোতে পার্থক্য আছে দুটোতে পার্থক্য আছে পার্থক্যটা এটা বলা হয়নি একটা পয়েন্ট জরুরি সেটা হচ্ছে যে যেই ব্যক্তি ঝাড়ফুঁক তলব করলো সে যেন নিজেকে দুর্বল ভাবছে ঠিক না যার কাছে ঝাড়ফুঁক করে চাচ্ছে তার তার সামনে নিশ্চয় নিজেকে দুর্বল ভাবছে এবং তার কাছ থেকে তার ফুঁকের মাধ্যমে উপকৃত হবে এই আশা নিয়ে ঠিক না পক্ষান্তরে যেই ব্যক্তি ঝাড় করছে ফুঁক দিচ্ছে সেই ব্যক্তি কিন্তু মুসলিম ভাইয়ের উপকার করছে আর মুসলিম ভাইয়ের উপকার করা শরীয়ত সম্মত কাজ আল্লাহ বলেছেন তাওয়ানু আলাল বীর নেকির কাজে আল্লাহ তার কাজে মানুষের সাহায্য করো বুঝেছেন সুতরাং ঝাড়ফুঁক যে করবে সে নাকি পাবে এখন আপনাকে কেউ অসুস্থ দেখলো আর দেখার পরে এমনি নিজে থেকে ফুক দিতে লাগলো অসুবিধা নেই নিজে ফুক দিতে লাগলো ভালো কথা কিন্তু আপনি একবারে পিছনে পড়ে যান না নাছর বান্দা হই হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটি হচ্ছে সুন্নত না বিশ্বাস নিজে ঝাড়ফুঁক করতে নবী করিম সাল্লাহ নিজের ঝাড় ফুঁক নিজেই করতেন এবং সাহাবে কিরামদেরকে তাই শিখাতেন যে নিজেই ফুঁক দাও নিজে দোয়া পড়ে নিজের শরীর ফুঁক দাও এবং রাত্রে শোয়ার সময় যে সুরা এখলাস নাস ফালাক তিনবার করে পড়ে পড়ে ফুঁক দিয়ে এই যে মাথা থেকে শুরু করে গোটা শরীরে যতদূর হাত যাবে এটি নবী সাল্লাহামের সহি হাদিস তো এগুলোর আমল বোঝা যায় যে নিজের ঝাড়ফুঁক নিজে করাই ভালো সাল্লাহ নবীনা মোহাম্মদ আলহি